এনায়েত করেছেন এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান যাদেরকে ভালোবাসেন কেবলমাত্র তাদেরকেই দিনই মাহফিলে অংশগ্রহণ করা দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ময়ুরিদিল্লাহু বিহি খৈরন ইউফাক্কিহু আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির ভালো চান সেই ব্যক্তিকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন জয় বলুন সুহান দিনের সঠিক জ্ঞান অর্জন করা এটা আহাম্মুল ফরজ প্রথম ফরজ আজকে আমরা এমন একটা সময় অতিক্রম করছি ইসলামের জন্য সবচেয়ে কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি একদিকে সারা বিশ্বের যেদিকে তাকায় সেদিকে একটি মাত্র চিত্র তা হল দুনিয়ার সমস্ত কাফের আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সমস্ত কাফের এক ইসলামের বিরোধিতায় সকল কাফের ঐক্যবদ্ধ তার বাস্তব নমুনা হয়ে তারা আজকে মাঠে নেমেছে যার কারণে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিদের দখলে মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুল্ডুজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম শিশুদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুক ঝাঁচড়া করে দেওয়া হচ্ছে ইরাকের মুসলমানদের উপরে হামলা করার পূর্বে বুশ প্রশাসন অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে এরপরে আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আফগানিস্তানের মুসলিমদেরকে বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে ওরা একজনের উপর একজনকে রেখে ইটের মতো সাজিয়ে পিরামিড তৈরি করেছে মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালাম কোরআনুল করিমকে ওরা পায়খানায় ছুড়ে মেরেছে কোরআনের গায়ে কুরুশ এঁকে দিয়েছে পত্রিকায় আপনারা তা দেখেছেন মুসলিম যুবকদেরকে নির্যাতন করতে করতে যুবকরা যখন পানি পানি চিৎকার করে এহুদি খ্রিস্টানদের সেনারা তখন এই মুসলিমদের মুখে পেশাব করে দেয় কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করছে বামিয়ানে যখন আফগানিস্তানের মূর্তি ভাঙ্গা হলো পুরা দুনিয়ার মিডিয়াগুলো তোলপার সৃষ্টি করলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর সেই আফগানিস্তানে যখন স্কুলে হামলা করে তিনশো শিশুদেরকে লাশ করে কাতার দিয়ে রাখলো তখন দুনিয়ার মিডিয়াগুলো চুপচাপ ছিল এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই আমার ভাইয়েরা একদিকে মুসলিম জাতির সামনে এই কঠিন পরিস্থিতি আর একদিকে মুসলিম জাতির মধ্যে একদল দালাল তৈরি করে দেওয়া হয়েছে যারা এখন বলে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই আমেরিকার একটা রিপোর্ট তৈরি করেছে র্যান্ড ইনস্টিটিউট এহুদি খ্রিস্টানদের যৌথ একটা সংগঠন যাদের কাজ হল কিভাবে মুসলিম জাতিকে ধ্বংস করা যায় ওদের একটা সংগঠন আছে ফ্রিমেশন আর একটা সংগঠন হচ্ছে র্যান্ড এই র্যান্ডের রিপোর্ট এসেছে আমেরিকা কমপক্ষে চল্লিশটা দেশে গোপনভাবে আর্থিক সাহায্য করেছে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য ইমাম প্রশিক্ষণের জন্য রেডিও টিভিতে ইসলাম প্রচারের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য ওদের ভাষায় ইসলাম দুই রকম একদিকে যারা কোরআন হাদিসের সঠিক কথা বলে এদেরকে কালারিং করে দেওয়া মৌলবাদী চরমপন্থী আর একদিকে যারা ওদের শিক্ষা নিয়ে ইসলামকে ওদের মন মতো বুঝাবে এরা হল নরমপন্থী মধ্যমপন্থী এবং মডারেট মুসলিম যার কারণে আপনারা দেখেছেন বাংলাদেশের ইমাম প্রশিক্ষণের সমাপনী দিবসে মসজিদের ইমামদের সামনে আমেরিকার উলঙ্গ আর বেহায় আপনার সেই নর্তকিয়া ব্যালে ডান্স করেছে আর ইমাম সাহেবরা আনন্দ ভরে উপভোগ করেছে ঠিক কিনা আজকে বাইতুল মোকাররামের ইমাম এমন এক ব্যক্তি যে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারে না সারা দেশের আলেমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করল সরানো সম্ভব হয় নাই কারণ তাদের গোড়া অনেক মজবুত আর একদিকে কিছু লোক এমন আছে যারা বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না আমার কাছে বই আছে এ বই থেকে আমি ইনশাল্লাহ আলোচনার শেষ দিকে দেখাবো নামাজ রোজা লাগে না এরপরে এই বইতে সেজদাকে জায়েজ করেছে আল্লাহ ছাড়াও পাঁচ জায়গায় সেজদা করা যাবে সন্তান পিতা মাতাকে সেজদা করতে পারবে মুরিদরা পীরকে শ্রদ্ধা করতে পারবে অলিদের মাজারে শ্রদ্ধা করা যাবে এরকম ভাবে গোলাম তার মালিককে শ্রদ্ধা করতে পারবে এ বইতে লেখা আছে আর একদিকে খ্রিস্টানরাও কোরআন হাদিসের বাণী দিয়ে আয়াত দিয়ে তারপর বই লিখে মাঠে ছাড়ছে এই বইয়ের নাম তারিকুল জান্নাতিল মুজনিবিন খ্রিস্টানদের কিতাব এখানে চরমভাবে আমাদের নবী সম্পর্কে মন্তব্য করেছে যে আল্লাহ তালা তো বলেছেন আপনি ওদের জন্য ইস্তেকফার করুন বা না করুন আপনি সত্তর বার ইস্তেকফার করলেও মাফ করা হবে না কাজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের জন্য কোনো কিছু করতে পারবেন না করতে পারবেন ইসা আল্লাহ সাল্লাম তার উন্মত এইভাবে এই বইটা শুধু বই ছাড়ে নাই এই বইয়ের আবার তারা অভিনয় করে নাটক ছেড়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে এমনি ভাবে এক কঠিন মুহূর্তে আমরা অতিক্রম করছি আল্লাহর রসুল সাল আলহ্লাম ভবিষ্যৎবাণীও করেছেন মেশকাত কিতাবুল এলেম এর শেষে একটা হাদিস আছে জামান মানুষের সামনে এমন একটা মুহূর্ত আসবে মিনাল ইসলাম ইল্লা ইসমুহু যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া কিছুই বাকি থাকবে না নাম থাকবে ইসলাম নিজেরা পরিচয় দেবে মুসলিম কিন্তু এরা জানবে না ইসলাম কি জিনিস আমরা বাস্তবেও দেখি আজকের যদি এই মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলাম মানে কি তারা ইসলামের অর্থটা পর্যন্ত জানে না আপনারা বলুন তো ইসলাম অর্থ কি শান্তি এটাই সবাই বলে কারণ এই ভারতবর্ষে ইংরেজরা যখন ক্ষমতা দখল করেছিল তখন তারা ইসলামকে ধ্বংস করার কতগুলো কৌশল অবলম্বন করেছিল আমি ইতিহাস থেকে শুরু করছি এই ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল তখন তারা এদেশে ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা গোয়েন্দা দল পাঠালো দেখো আমাদের ভারতবর্ষে শত্রু কারা আমরা কি করে আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী করতে পারি উইলিয়াম হান্টারের নেতৃত্বে এক বছর পর্যন্ত ভারতবর্ষে ঘোরাফেরা করে এরা রিপোর্ট তৈরি করলো যে ভারতবর্ষে তোমাদের শত্রু শুধুমাত্র মুসলমানরা হিন্দু তোমাদের শত্রু নয় বৌদ্ধ তোমাদের শত্রু নয় খ্রিস্টান তোমাদের পক্ষে তোমাদের বিরুদ্ধে একমাত্র শত্রু হল মুসলিম জাতি এই মুসলিম জাতি যতদিন পর্যন্ত ভারতে থাকবে অতদিন পর্যন্ত তোমাদের এই দেশে স্থায়ী দাবি করা ঠিক হবে না তাহলে কি করতে হবে তিনটা পরামর্শ দিল এক নম্বর পরামর্শ হল মুসলিমদের ইমানি জজবা তৈরি করে যে কিতাবটা কোরআন শরীফ এটাকে পুড়িয়ে ফেলতে হবে দুই নাম্বার কাজ হল এই কোরআন যে সকল মাদ্রাসা মসজিদ থেকে প্রচার করা হয় সেগুলো বন্ধ করতে হবে তিন নাম্বার কাজ হল এই কোরআন যারা প্রচার করে সে আলেমদেরকেও মেরে ফেলতে হবে ইতিহাস যারা পড়েছেন তারা জানেন এরপরে ইংরেজরা এই তিন কাজ বাস্তবায়ন করার জন্য নকশা হাতে নিল ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন এরপরে দিল্লি শাহী মসজিদের সামনে একদিনে তিন লক্ষ কোরআনুল করিমকে একত্র করে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এরপরে মসজিদ মাদ্রাসাগুলো কিছু পুড়িয়ে দেওয়া হল বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হল এবং মসজিদ মাদ্রাসার নামে ভারতবর্ষের যত জমি প্রায় এক চতুর্থ অংশ ছিল অক্ষ সম্পত্তি তা বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হল এরপরে তিন নাম্বার কাজ শুরু হল আলেমদেরকে হত্যা করা ডক্টর টামসন লেখেন দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামা রামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে এরপরে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে ডক্টর টামসন লেখেন আমি আমার তাবুতে গেলাম দিল্লি শাহী মসজিদের পিছনে মানুষ পড়া গন্ধ পেলাম গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনে পড়ানো হচ্ছে আমার সামনে আরো চল্লিশ জন আলেমকে আনা হলো বলা হলো মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি ইংরেজদের আনুগত্য করবি ওদের পক্ষে কথা বলবি নতুবা তোদেরকেও ভুনা করা হবে পুড়িয়ে দেওয়া হবে যেরকম এই চল্লিশ জনকে পোড়ানো হচ্ছে ডক্টর কামসন লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম ওই সমস্ত আলমেরা ইংরেজদের আগুনে পুড়তে রাজি হলো মরতে রাজি হলো ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই তাদের মুখে কবিতা ছিল ডরতে নেহি দুনিয়া মে মুসলমানও কেসি সে डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब दौलत ईमा मिली उनको नबी से قتل کرنا ہے تو کر لے عاشق دلدار کو ہم شکایت جا کریں گے کاتب تقدیر کو اس درج سے جمک تل میں گیا وہ صبح و شام سلامت رہتی ہے یہ جان تو آنی جانی ہے اس جان کی کوئی پرواہ نہیں سوچا ہے کفیل اب کچھ بھی ہو ہر حال میں اپنا حق لیں گے عزت سے جینا ہے تو جی لیں گے یا جام شہادت پی لیں گے یہ بات آیا ہے دنیا پر یہ بات آیا ہے دشمن پر ہم پھول بھی ہیں تلوار بھی ہیں یا بد میں جہاں میں گے یا خون میں نہا کر دم لیں گے مرد مومن باطل سے ہرگز خوف کھا سکتا نہیں सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं नहनुल्लदीन बायाऊ मुहम्मदा अलल जिहाद मा बकीना আবাদা মমিন বান্দারা আল্লাহর রাস্তায় গর্দান কাটাতে পারে কোন বাতিল শক্তির সামনে মাথা ঝুঁকাতে পারে না জোরে বলুন ইংরেজরা ওরা আমাদের হত্যা করলো কোরআন পুড়িয়ে ফেললো মসজিদ মাদ্রাসা বন্ধ করলো এতে কি ইসলাম শেষ হয়ে গেছে ইসলাম শেষ হয় নাই বরং ওদের বিরুদ্ধে আরো দাবানলের মতো ভারতবর্ষ জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল উইলিয়াম হান্টারদেরকে আবার ডাকা হল তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছি মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি এর পরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হচ্ছে না তখন এই দালালেরা মাদ্রাসার ছোট ছোট হাফেজদেরকে নিয়ে ওদের সামনে পেশ করল তোমরা যে কোরআন পুড়িয়েছ কাগজের পোড়া কোরআন পুড়িয়েছ তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ এই ছোট ছোট বাচ্চাদের বুকের ভিতরে তিরিশ পারা কোরআনুল করিম সংরক্ষিত রয়েছে এই কোরআনকে তোমাদের পক্ষে কখনো ধ্বংস করা সম্ভব নয় আল্লাহ তালা বলেছেন দুন আলিউতফি ও নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন দুনিয়ার কাফেররা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তার নূরকে পূর্ণতায় পৌঁছিয়ে ছাড়বেন যদিও দুনিয়ার সমস্ত কাফের মিলে তার বিরোধিতা করে তার বিরুদ্ধে করে আল্লাহ তারা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন জলে বলুন সুভান এরপরে ইংরেজরা যে চক্রান্ত করলো সেটা হলো আসল চক্রান্ত তারা বুঝতে পারলে এইভাবে ইসলাম ধ্বংস করা যাবে না ইসলাম ধ্বংস করতে হলে মুসলিমদের মধ্যে আমাদের কিছু লোক ঢুকাতে হবে আলেম তৈরি করতে হবে এই পরিকল্পনা করে তারা এবারে মাদ্রাসা তৈরি করার চিন্তা ভাবনা করল এবং সেই চিন্তা ভাবনার প্রথম ফসল হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা এই কলকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজরা তৈরি করে চিন্তা করল নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখতে হবে সেজন্য তারা প্রিন্সিপাল পদের জন্য এমন কিছু শর্ত দিল শিক্ষা এবং অভিজ্ঞতা সম্পর্কে যা ওরা জানে মুসলিমদের মধ্যে বর্তমানেও নেই আরো অনেক বছরে হবেও না যার কারণে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন নয় দুজন নয় পরপর সাতাশ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান এবং সিলেবাস তৈরি করতে দেওয়া হল একজন খ্রিস্টান আলেমকে তার নাম ডক্টর ম্যাকলি এই ম্যাকলি সাহেবরা যখন সিলেবাস তৈরি করেছেন তারা ভালো করেই জানেন ইসলামের কোন কোন জায়গায় পরিবর্তন করলে মুসলিমদের ইমানের মূল শিকড় কেটে যাবে এরপরে মুসলিম থাকবে ইসলাম থাকবে না সেই পরিকল্পনা করি তারা ওই ইসলামের অর্থ করল শান্তি এখন আমরা দেখি সেই ইংরেজ দেশ দ্বারা শিষ্য মঞ্চে দাঁড়িয়ে বলে ইসলাম শান্তির ধর্ম ঠিকই আছে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি কায়েম হবে এটা ঠিক কিন্তু তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের অর্থ মাদ্রাসায় ভর্তি হলে কমি মাদ্রাসায় পড়ানো হয় মিজান মুন সাহেব এই মুন সাহেব কেতাবের বাবে ফালের মাজদার তালাশ করলে পাবেন সেখানে লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান নেহাদান বাতাত ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে এক আল্লাহর বিধানের সামনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম ইসলাম অর্থ কি আত্মসমর্পণ করা কার সামনে না কোনো খাজা বাবার সামনে গাজা বাবার সামনে ল্যাংটা বাবার সামনে কোন পীর বাবার সামনে আত্মসমর্পণ করবে কার সামনে না কোন শাসকের তৈরি করা মানব রচিত বিধানের সামনে ইব্রাহিম আলাইহি সালাতামকে আল্লাহ তালা বললেন কোরআনে আসছে আল্লাহ রাব্বুহু আসলিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহ সালাতামকে বললেন আসলিম সুরায় বাকারার একশো একত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম আলাহাম বুঝতে পেরেছেন আসলিম মানে শান্তিতে ঘুমাও তা নয় সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আমি গোটা জগৎ সমূহের রব আসমান জমিনের রব চন্দ্র সূর্যের রব গোটা বিশ্বের রব যিনি আল্লাহ সুবহান হুয়া তারা তার কাছে আত্মসমর্পণ করলাম জয় বলুন সুবহান আল্লাহ ইসলাম মানে কি ইসলাম মানে আত্মসমর্পণ করা কার সামনে একজন লোক যখন এরকম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে তার নাম হয় মুসলিম তার নাম কি এখন মুসলিম কাকে বলে একটা লোকের মাথার তালু থেকে পা পর্যন্ত কুচকুচে কালো নাম দিল লাল মিয়া নাম কি আমাদের সমাজে এরকম মুসলিম আছে অনেক ইসলামের কোনো খবর নেই নাম কি এই আমি প্রথমে মুসলিমটা বুঝব একটু এরপরে মূল আলোচনা ঢুকে এখন ভূমিকা হচ্ছে কোরআনুল করিমে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন মুসলিম কাকে বলবে যে আল্লাহর হুকুম মতো চলবে তার নাম কি তার নাম মুসলিম তার নাম কি মুসলিম অর্থ কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আল্লাহর হুকুম মান্যকারী আল্লাহর বিধান পালনকারী এর নাম কি এখন যদি পাখিরাও আল্লাহর হুকুম মানে তার নামও কি তবে তাকবিনী আসতেছি একটু আলোচনায় কোরআনুল করিমের সুরা আল ইমরানের তেরাশি নম্বর আল্লাহ বলছেন আফা মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান তালাশ করছে শান্তির জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য মুক্তির জন্য কল্যাণ প্রতিষ্ঠার জন্য কি মানুষেরা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছে ওয়ালাহু আল্লাহ তারা বলছেন ওয়ালাহু আসলামা অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে সবাই কি হয়ে গেছে চন্দ্র সূর্য মুসলিম তারকারাজি মুসলিম পৃথিবীও মুসলিম আসমানগুলো মুসলিম জঙ্গলের পশু পক্ষী মুসলিম সাম সমুদ্রের মাছগুলো মুসলিম সবাই কি হুকুম মানে কার আল্লাহর হুকুম মানে বলি সমুদ্রের মাছেদের মধ্যে বড় বড় তিনি মাছের ছেলেরা ইলিশ মাছের মেয়েদেরকে ইফটিজিং করে না ঠিক কিনা আল্লাহর হুকুম মানে বলি জঙ্গলের বাঘ ভল্লুকের ছেলেরা সুন্দরী হরিণের মেয়েদেরকে ইপটিজিং করে না হুকুম মানে কার পাহাড় পর্বত হুকুম মানে কার আল্লাহ তারা বলছেন আসলামা আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে হুকুম মানে কার চন্দ্র সূর্য হুকুম মানে কার স্পষ্ট করে আয়াত আছে সুরাই আসিন আয়াত আল্লাহ তারা বলছেন সূর্য পৃথিবীর চেয়ে বড় না ছোট কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় বিজ্ঞানীরা বলেছেন আমি মাপি নাই তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন আছে কিনা আবার এই সূর্য কোন জায়গা দিয়ে চললে পৃথিবীতে আলো ঠিক মতো আসবে বিজ্ঞানীরা বলেছেন সূর্য এখন যে রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু উপর দিয়ে যেত পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যেত প্রাণী বসবাস করতে পারত না এর চেয়ে সামান্য নিচে যদি আসত তাহলে পৃথিবী জলে পড়ে সারখার হয়ে যেত প্রাণী বসবাস করতে পারত না আজকের এই মোড়ে মাহাফির হতে পারত না আল্লাহ সুবাহান বলছেন এই সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সুনির্দিষ্ট রাস্তা বাতানোর জন্য একজন জ্ঞানীর দরকার আল্লাহ বলছেন এ মহাবিজ্ঞানী মহাশক্তিশালী এক জবরদস্ত শক্তিশালীর পক্ষ থেকে সূর্যের জন্য রাস্তা রাস্তা নির্ধারণ করা আছে সূর্য সেই রাস্তা মেনে চলে কিনা আল্লাহ বলছেন সূর্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা মেনে চলে হুকুম মেনে চলে কার হুকুম মানে দালিকা তকদিরুল আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তায় চলে জোরে বলুন সুবহান আল্লাহ এবারে চন্দ্র চন্দ্র মুসলিম আল্লাহ বলছেন পরের আয়াত অল কামারা কাদ্দার না হুমানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি মানাজিল মানাজিল নির্ধারণ করেছি এবারে চন্দ্র সেই রাস্তায় চলে কিনা আল্লাহ বলছেন চন্দ্র সেই রাস্তায় চলতে থাকে কাদিম চলতে চলতে এক পর্যায়ে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহ হুকুম মানে কার তাহলে চন্দ্র যখন আল্লাহর হুকুম মানে চন্দ্র মুসলিম কিনা আমি এই জন্য মুসলিমের অর্থ বুঝাইলাম যে মুসলিম বলে কাকে যে আল্লাহর হুকুম মানে তার নাম কি অ্যাক্সিডেন্ট ঘটে দুর্ঘটনা ঘটে আল্লাহ কামার সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের গায়ে গিয়ে ধাক্কা মারা চন্দ্রকে ধরা ওয়ালাল্লাইনুসার এবং রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার ওয়াকুল্লুম ফি ফালাকি ইসবাহুন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো এক আল্লাহর হুকুম মেনে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে এক আল্লাহর হুকুমের আনুগত্য করে নিজ নিজ রাস্তায় নিজ নিজ কক্ষপথে চলে জোরে বলুন সুহান আল্লাহ হুকুম মানে কার এবারে আল্লাহর হুকুম যারা মানে তাদেরকে বলে মুসলিম চন্দ্র সূর্য মুসলিম কিনা পাহাড় পর্বত হুকুম মানে কার মুসলিম কিনা গাছ গাছালি হুকুম মানে কার সমুদ্র হুকুম মানে কার আল্লাহ রাব্বুর আলমিন বলছেন খালি হুকুম মানে তা না এবারে এরা তাসবিও পরে আল্লাহ কার তাসবি পরে আল্লাহ বলছেন সুরায় বনি ইসরায়েলের চৌচল্লিশ নম্বরাতে বলছেন সাত আসমান এবং জমিন হিন্না এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবি পরে কার তাসবি পরে চন্দ্র সূর্য তাসবি পরে কার গাছালি তাসবি পরে কার সমুদ্রের মাছগুলো তাসপি পরে কার পাথরগুলো তাসপি পরে কার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইমিং শাইইন ইল্লা এমন কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই যে আল্লাহর তাসবি পড়ে না আমরা তো বুঝি না আল্লাহ রাব্বুল আলমিন বলেন তুমি যখন শুনতে শুদ্ধ কুহু কুহু মূলত সে ডাকে আল্লাহু আল্লাহু তুমি ভোর রাত্রে মোরগের আওয়াজ শুনো কুকুরাতুর আসলে সে বলে সুব্বহন কুদ্দোসন আল্লাহ তারা বলছেন এমন কোন বস্তু নেই এমন কোন জিনিস নাই যে আল্লাহর হুকুম আল্লাহ তসবি পড়ে না কিন্তু তোমরা ওদের তসবি বুঝো না ওদের তসবি কি তোমরা বুঝো না সকলে তাসমি করে কার তাহলে বোঝা গেল সবাই যখন আল্লাহর হুকুম মানে সবাই আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে গেছে কিনা এটাই আল্লাহ তারা বলেছেন আল্লাহু আসলামা আসমানে বা যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সব মুসলিম হয়ে গেছে কি হয়ে গেছে এবারে মানুষের মধ্যেও কিছু অংশ মুসলিম আছে যেমন মনে করুন চক্ষু আল্লাহ তারা চক্ষুকে সৃষ্টি করে বলেছেন যে তুমি কেবল দেখবা ও যা দেখতে চায় তা দেখবা ভালো দেখতে চায় দেখবা খারাপ দেখতে চায় দেখবা এমনকি পরের মেয়ের দিকে তাকায় তাও দেখবা চক্ষু দেখে কিনা হুকুম মানে কার তাহলে চক্ষু মুসলিম আল্লাহ রব্বুর আলমিন কানকে সৃষ্টি করেছেন তুই শুনবি ও যা শুনতে চায় তাই শুনবি মিথ্যা শুনতে চায় শুনবি অপবাদ শুনতে চায় শুনবি বিবাদ শেখায় শুনতে চায় শুনবি সবগুলো শুনতে থাকবি আল্লাহর হুকুম মেনে কান এগুলো শুনে কিনা এই জন্য কান মুসলিম এবারে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি আমি ইচ্ছে করতাম তাহলে তোমাদেরকেও বাধ্য করতে পারতাম মানুষকে বাধ্য করতে পারতেন কিনা আল্লাহ যদি এমন সিস্টেম করতেন যে যদি কোনো ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যায় তাহলে তার পিঠের হাড্ডিগুলো তক্তা হয়ে যাবে আর বাঁকা হবে না তাহলে একজনও কি বেনামাজি খুঁজে পাওয়া যেত ফজরের সালাত আদায় না করলে হাত পাগুলো সোজা হয়ে থাকবে আর বাঁকা করতে পারবে না এরকম সিস্টেম করলে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যেত আল্লাহ তালা বলছেন আল্লাহ রব্বুর আমিন যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদেরকে সকলকে আল্লাহ তালা তার হুকুম পালন করতে বাধ্য করতে পারতেন হেদায়ত দিতে পারতেন ঠিক কিনা দেয় নাই কেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বাধ্য করলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সাথ করেছেন বানি আদম আমি বানি আদমকে সবচেয়ে সম্মানিত মাখলুক করে সৃষ্টি করেছি এই সম্মানিত মাখলুককে বাধ্য করলে তার সম্মান থাকে না ঠিক কিনা সম্মানিত কোন দিক থেকে এটা একটু আলোচনা করে মূল আলোচনা আসবে ইনশাআল্লাহ সম্মানিত কোন দিক থেকে যদি বলেন দৌড়ের প্রতিযোগিতায় তো মানুষের চেয়ে চিতাবাঘ অনেক বেশি দৌড়াইতে পারে ঠিক কিনা মানুষ যদি জোরে দৌড় দেয় সর্বোচ্চ ঘন্টায় দৌড়াইতে পারে কত বিশ পঁচিশ তিরিশ কিলোমিটার আর চিতাবাদ জোরে দৌড় দিলে ঘন্টায় দৌড়াইতে পারে একশো কিলোমিটার তাহলে দৌড়ের প্রতিযোগিতা যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘ শ্রেষ্ঠত্ব বেশি ঠিক কিনা যদি বলো উড়াল দেওয়ার প্রতিযোগিতায় মানুষেরা উড়াল জানে না পাখিরা উড়তে জানে পাখিদের শ্রেষ্ঠ হওয়ার কথা যদি বড় শক্তির প্রতিযোগিতায় তাহলে মানুষের চেয়ে জঙ্গলের বাঘ ভল্লুকের গায়ে শক্তি অনেক বেশি মানুষ তো ছাগল আর গরুর বাচ্চার চেয়েও দুর্বল একটা গরুর যখন বাছুর হয় তখন গরুর বাছুর কি করে একটা দুইটা উল্টি পাল্টিকে ল্যাজ খাড়া করে দেয় দৌড় ঠিক কিনা ছাগলের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে দৌড়োদৌড়ি শুরু করে ঠিক কিনা আর মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে চিত ধরে শুয়ে থাকে আল্লাহ তারা বলেছেন খুলে কাল ইনসান মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে যদি বলো হিংস্রতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ মানুষের চেয়ে সাপ অনেক বেশি হিংস্র মানুষ যদি বত্রিশ দাঁত একাত্র করে কাউকে কামড় দেয় মানুষ মরবে কিন্তু একটা সাপে কামড় দিলে মানুষ কি হয়ে যায় মারা যায় তাহলে মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে সাঁতারের প্রতিযোগিতায় সাঁতারের প্রতিযোগিতায় ডলফিন মাছ যত সাঁতার কাটতে পারে মানুষ তার ধারে কাছেও যেতে পারে না মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে আল্লাহ রাব্বুর আলমিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বানি আদমকে শ্রেষ্ঠ মাফলুক করে সৃষ্টি করেছি কোন দিক থেকে শ্রেষ্ঠ হল আল্লাহ রাব্বুল আলমিন এই মানব জাতি সম্পর্কে বলেছেন ওয়ালা কাদের দ্বারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি মানুষকে এবং জিন জাতির মধ্যে একদলকে তৈরি করেছি জাহান নামের জন্য যাদেরকে অন্তর দিয়েছিলাম কলব দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম বিবেক দান করেছিলাম বোঝা গেল বিবেকের মাধ্যমে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন জোরে বলুন সুবাহার আল্লাহ তবে কোন বিবেক সেটা বুঝতে হবে দুনিয়ায় চলার জন্য বাঁচার জন্য যে বিবেক এটা আল্লাহ তারা সব প্রাণীকে দিয়েছেন মৌমাছি কি সুন্দর ঘর তৈরি করে দেখেন না প্রত্যেকটা ঘর ষষ্ঠকোণ বিশিষ্ট এরপরে তারা কিভাবে ঘর তৈরি করে কেমিক্যাল লাগায় মধুর ওজন সহ্য করতে না পেরে মৌমাছি চাক ছিঁড়ে গেছে আমাদের শোনা গেছে নাকি মানুষের সিমেন্ট দিয়ে তৈরি করা বাড়ি ভেঙে যায় তাহলে বোঝা গেল জ্ঞান দান করেছেন আল্লাহ তারা কিসের জন্য আল্লাহকে চেনার জন্য কিসের জন্য তবে জ্ঞান থাকলেই আল্লাহকে চেনা যাবে না এই জ্ঞান থাকলেই কেবল আল্লাহকে আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য চোখ দিয়েছেন আল্লাহ তালা দেখার জন্য কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে আল্লাহ তালা আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য এই চোখ তোমার যত ভালো থাকুক চোখ দিয়ে দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত চোখের সামনে আলো না থাকবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন মানব জাতিকে বিবেক বুদ্ধি দিয়েছেন জ্ঞান দান করেছেন এটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য আল্লাহর কুদরাতকে জানার জন্য কিন্তু জ্ঞান থাকলেই আল্লাহকে চিনা যাবে না যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে সেই আলোর নাম হল কোরআন ধরে বলুন সুহান আল্লাহ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো আগমন করেছে এই কোরআন হচ্ছে আলো কোরআন কি এই কোরআন যদি তোমার চোখের সামনে থাকে তাহলে তুমি কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে দুনিয়া আলোকিত হবে কোরআন বলছে আল্লাহ তারা বলছেন কোরআন কেন নাজিল করলেন আল্লাহ তারা বলছেন কিতাবুন আংজালনাহু ইলাইকা হে নবী আপনার প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে নূর দান করেছি আলো দান করেছি কেন লেতু লেতুখরে নূর যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে এই আলোর মাধ্যমে মানুষকে অন্ধকারের থেকে আলোর দিশা দিতে পারেন ধরে বলুন ভার আল্লাহ এবারে অন্ধকার কি জিনিস অন্ধকার পত্রিকা খুললে আমরা দেখি একটা যুবতী মেয়ের চেহারা এসিড মেরেছে ধর্ষণ করেছে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে তারপরে ক্রমে তার সামনে বোনকে ধ্বংস ধর্ষণ করা হচ্ছে বাপকে বন্দি করে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে এগুলোর নাম হচ্ছে অন্ধকার অন্ধকার চুরি অন্ধকার সুদ ঘুষ অন্ধকার ডাকাতি অন্ধকার খুনাখুনি আল্লাহ রাব্বুল আলমিন এই সবগুলোর থেকে বের করে আনার জন্য যে আলো দান করেছেন সে আলোর নাম কি কোরআন বলছে এক একটা আমরা একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি পর্দার বিধান এই ইফটিজিং বন্ধ করা আজকে সব জায়গায় বড় বড় সাইনবোর্ড লাগানো আছে ইফটিজিংকে না বলুন ইফটিজিং বন্ধ করার জন্য তুমি যত আইন করো মিছিল করো মিটিং করো তোমার কোন আইন কাজে লাগবে না আল্লাহর আইন যতক্ষণ বাস্তবায়ন করা না হবে অতক্ষণ বন্ধ করা যাবে আল্লাহ তারা বলছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন আলাই আলাইহিন তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় পর্দার বিধান দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলম বলছেন যদি পর্দার বিধানকে বাস্তবায়ন করতে পারো তাহলে আর কেউ নারীদেরকে উত্তক্ত করবে না ইফটিজিং করবে না কেউ সিট মারবে না সব বন্ধ হয়ে যাবে পর্দার বিধান দিয়েছেন কে পর্দার হুকুম দিয়েছেন কে এখন যদি পর্দার হুকুমকে বাতিল করে তারপর ইফটিজিং বন্ধ করতে চায় বন্ধ হবে না আরো পারবে আমাদের আদালত থেকে বলে দিল যে পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না ও আমার ভাইয়েরা সেজন্য মুসলিম কাকে বলে আগে পরিষ্কার করে নিয়েছি আল্লাহর হুকুম হচ্ছে পর্দার বিধান পালন করতে হবে আর আদালত থেকে বলল পর্দার জন্য বাধ্য করা হবে না যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে বাতিল করলো তারা কি মুসলিম আছে না বের হয়ে গেছে মুসলিম থেকে বের হয়ে গেলে কি হয়ে যায় পর্দা কেন দিলেন আল্লাহ তালা এই যে বাতিগুলো জ্বলছে কয়টা তার আছে কয়টা তার দুইটা তার ছাড়া বাতি জ্বলে না এই দুইটা তারে রাবার পেঁচানো আছে কিনা দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না কিন্তু দুইটা তারে পর্দা দেখ থাকতে হবে দুইটা তারে পর্দা লাগানো আছে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় মিলবে তারপরে বাতি জ্বলবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন কোরআনুল করিমের সাথ করেছেন হুন্না লিবাসুল্লাকুম তুম আনতুম হুন্না মেয়ে লোকরা পুরুষের জন্য পুরুষরা মেয়ে লোকের জন্য পোশাক স্বরূপ সম্পূরক একজন ছাড়া একজন চলবে না দুইটা লাগবে কিন্তু এই দুইটাকে যে কোনো জায়গায় মিলান যাবে না পর্দা দিয়ে রাখতে হবে পুরুষকে বলা হয়েছে কুল্লিল আল্লাহ তারা বলছেন মমিন পুরুষদেরকে বলুন ওরা তারা যেন ওদের চক্ষুকে নিচু রাখে চক্ষুকে সংযত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে তাহলে পুরুষদেরকেও পর্দা করতে বলা হয়েছে চোখ হেফাজত করতে বলা হয়েছে কিনা এরপরে মেয়েদেরকে বলা হয়েছে ওয়াকুল্লিল মিনাতি এবং মমিন মেয়ে লোকদেরকে বলুন ইয়াকুদুনামিন আবসারিহিন্না ওরা যেন ওদের চক্ষুকে নিচু রাখে এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষদেরকেও বলল চক্ষু হেফাজত করো পর্দা করো মেয়েদেরকেও বলল পর্দা করো রাবার দিয়ে পেঁচাও পর্দা ঝুলিয়ে দাও এরপরে তোমরা নির্দিষ্ট নেমে বিয়ে করো বিয়ে করার পর পরে তারপরে মিলো তাহলে তোমাদের থেকে সুন্দর মানুষ তৈরি হবে হালাল হালাল দাদা তৈরি হবে হারাম দাদা তৈরি হবে না কোরআন বলছে যুবকেরা তোমাদের যখন প্রয়োজন হয় তখন বিয়ে করে নাও একটা না হলে দুইটা করো দুইটা না হলে তিনটা করো তিনটা না হলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো হুকুম দিয়েছেন কে বোঝা গেল পর্দার হুকুম দেওয়ার পরে বিয়ে করতে বলেছেন মেয়েদেরই লাভ ছিল বেশি একজন লোক একজন লোক পিপাসায় ছটফট করছে পানি পানি চিৎকার করছে পানি নাই বাজারে গিয়ে দেখলো একজন লোক ডাব বিক্রি করে কয় ডাব কত পঞ্চাশ টাকা এখন পঞ্চাশ টাকা দিয়ে হলেও সে ডাব কিনবে কিনা কারণ তার পিপাসা আছে নিবারণ করতেই হবে কিছু দূর গিয়ে দেখলো যে আর একজন লোক ডাব নিয়ে বসে আছে ওর ডাব কেউ কিনে না শেষ পর্যন্ত বলো যে ফ্রি খাও খাইলো আরো দুইটা ফ্রি পিপাসার যা ছিল তাও শেষ এরপরে কিছু দূর গিয়ে দেখে যে আর একজন ডাবওয়ালা বসে আছে সে বলে ভাই ডাবও খাও সাথে দুই টাকা তোমাদের পুরস্কার দেওয়া হবে ব্যাপার কি ডাব অনেক দূর থেকে এনেছি বিক্রি হয় নাই ফেরত নিতে গেলে আমার পাঁচ হাজার টাকা খরচা হবে তার চেয়ে দুই টাকা করে দিলে আমার এক হাজার খরচা হবে অনেক টাকা বাঁচবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহান ছেলেদের মধ্যে যৌবন দান করেছেন যৌবনের তৃষ্ণা দান করেছেন এই সময় যদি মেয়েরা পর্দা করে ছেলেরা ওদেরকে নাগালের ভিতরে না পায় তাহলে তারা ওই তৃষ্ণার্ত ব্যক্তির মতো পয়সা দিয়ে কিনতে বাধ্য ঠিক কিনা এরপরে ফ্রি যখন পায় ফ্রি খায় তারপরে তখন তাদেরকে দিলেও ফ্রি দিলেও নেয় না যে মেয়েও দাও পয়সাও দাও ঠিক কিনা কারণ ইফটিজিং করে রাস্তাঘাটে মিলে এর চাহিদা শেষ হয়ে গেছে তৃষ্ণা মিটে গেছে ওই যে কাহিনী আছে না এক লোক নতুন বাড়ি করেছে নতুন বাড়ি করে নতুন বাড়িতে কলা গাছ লাগাইলো সাগর কলা হলো বড় বড় সাগর কলা হলো বাজারে বিক্রি করতে নিয়ে গেল চিন্তা করলো মানুষের খেতে কষ্ট হবে এই জন্য ছোলাটা ফেলে দিই ছোলা ফেলে দিয়ে বাস স্ট্যান্ডে নিয়ে গেল ঢাকার লোকেরা ছোট ছোট কলা কিনে সব চলে গেল ওর নতুন বাড়ির বড় কলার কাছেও কেউ আসে না লোকটা চিৎকার মেরে বলল ভাইরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির মিষ্টি কলা কেন খরিদ করছো না লোকেরা বলল দেখো তোমার কলায় ছোলা নাই সেজন্য ওরা কিনব না কারে সর্বনাশ ছোলা তো ফেলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য তোমাদের খেতে কষ্ট না হয় লোকেরা বলল তোমার এই কলায় ছোলা না থাকার কারণে এতে মশা পড়েছে মাছি পড়েছে ধুলাবালু ছড়িয়েছে রোগ জীবাণু পড়েছে এই কলা খেলে আমাদের পেট খারাপ হবে তবে কলা খেতে পারি যদি তুমি কলা ফ্রি দাও এবং তার সঙ্গে সঙ্গে কলা খেলে যে পেট খারাপ হবে তার ঔষধের টাকা অগ্রিম দিতে পারো তাহলে খেতে পারি ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছিলেন এই পর্দার বিধানকে যখন বাতিল করা হলো মেয়ে লোকেরা এবারে রাস্তায় চুল খোলা দিয়ে এরপরে হাই হিলের জুতা পরে খ্রিস্টান স্কুলের লেবাস পরে নিচে পর্দা খালি রিক্সায় বসতে উপর থেকে খুলে যায় এই রকম পোশাক পরে এরপরে যখন রাস্তায় নামলো ছেলেরা তখন নিজেদের যৌবনকে আর ধরে রাখতে পারে না তখন ইফটিজিং করে শীষ দেয় এসিড মারে এইভাবে সমাজকে ধ্বংস করা হচ্ছে ঠিক কিনা এরপরে মেয়ে লোকদেরকে বলে বিয়ে করো বিয়ে করবো না তোমার মেয়ে বিয়ে করলে আমাদের সমস্যা হতে পারে এই বিপদে পড়তে পারে সেই জন্য বিদেশ যাওয়ার ঠিক টাকা দিতে হবে এইরকম যৌতুক প্রথা চালু হয়ে গেছে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহ সুবহান আমাদের সকলকে এই কোরআনুল কারিমের বিধান দিয়েছিলেন কোরআন মানার জন্য এখন যে কোরআন কেউ না মানে তাকে মুসলিম বলা যাবে আসুন আরো সামনে আসুন আল্লাহ সুবহান সুদকে হারাম করেছেন সুদ ইসলামে হালাল না হারাম আল্লাহ সুবহান করেন বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম সুরা বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে শুরু করে দুইশো উনাশি নম্বর আয়াত পর্যন্ত এই সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে শেষের আয়াত আমি বলছি আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং যত পাওনা সুদ আছে আল্লাহর হুকুম জানার পরে আল্লাহ তারা সুদকে হারাম করেছেন এটা জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো হুকুমটা দিয়েছেন কে এরপরে আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু যদি সুদ বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের দান করে দাও কার সঙ্গে যুদ্ধ সুদ যদি বর্জন করতে না পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধের দান করে দাও আল্লাহ এবং নবীর সঙ্গে যুদ্ধ করলে তার দোয়া কবুল হবে আজকে আমাদের সমাজে এখানেও আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি আমাদের যত ব্যাংক আছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কুবালী ব্যাংক এরকম বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক আরো ব্র্যাক ব্যাংক যত আছে সবগুলো এগুলো কি সুদে না সুদ ছাড়া আল্লাহ তারা সুদকে হারাম করলেন এখন যারা সুদকে লাইসেন্স দিয়ে বৈধতা দিল ব্যাংকের লাইসেন্স দেওয়া মানে সুদকে লাইসেন্স দিয়ে দেওয়া আল্লাহর হারামকৃত বস্তুকে হালালের লাইসেন্স দিল যারা তাদের কি মার আছে তারা মুসলিম থাকবে এরকম আমি পর্যায়ক্রম বলতে গেলে কোরআনের বহু বিধানকে বাতিল করা হয়েছে কোরআন বলছে ওয়াল মদ হারাম আল্লাহ রব্বুর আলমিন বলেন নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ কার কাজ মদ হারাম করেছেন কে আল্লাহ আমার দেশে যদি মদের লাইসেন্স থাকে তাহলে হারাম না মদের সরকারি কারখানা আছে ফাইভ স্টারে মদ বৈধ এরকম আরো কিছু বিদেশি এমবেসিতে মদ বৈধ সেখানে হালা হারাম না এদের জন্য লাইসেন্স দেওয়া আছে লাইসেন্স থাকলে কি আল্লাহ বলছেন খমরু নিশ্চয় মদ অল মাইসের উজ্জুয়া অল আংসাবু এবং মূর্তি মূর্তি হারাম করেছেন কে আমার দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্কুলের সামনে মূর্তি এমনকি কলা গাছ দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির সামনে নগ্নবায় হেঁটে যায় এরপরে নীরবে দাঁড়ায় এরপরে ফুলের তোরা যায় ও আমার জাতি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম স্পষ্ট বলেছেন ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু অল আংসাবু নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি লটারি বিশেষ প্রকার লটারি সব লটারি না লটারি হারাম করেছেন কে আল্লাহ হারাম করেছেন এখন যারা মূর্তি তৈরি করলো তারা কি মুসলিম আসরা বের হয়ে গেছে এই জন্য মুসলিম কাকে বলে বুঝাচ্ছিলাম মুসলিম কাকে বলে মুসলিম বলে আল্লাহর হুকুমের কাছে যে আত্মসমর্পণ করে আল্লাহর হুকুম মেনে নেয় তার নাম কি আর যদি আল্লাহর হুকুমকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে মুসলিম থাকবে আল্লাহ রব্বুর আলমিন বললেন সম্পত্তির বন্টনের ব্যাপারে আল্লাহ বলছেন সুরাই নেসার এগারো নম্বর আয়াতে ইউসি কুমুল্লাহুফি আউলাদিকুম লিদ্দাকারি মিসলু হাজিল উংসাইন আল্লাহ তারা তোমাদেরকে তোমাদের তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন তোমাদেরকে হুকুম দিচ্ছেন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আমার দেশে তা বাতিল করা হয়েছে কিনা বাতিল করা হলো আল্লাহর আইন বাতিল করলে মুসলিম থাকে এইরকম ভাবে হুদুদের ক্ষেত্রে আল্লাহর শাস্তির বিধান আছে কতগুলো আল্লাহ তারা বলছেন তোমার সমাজে যারা ধর্ষণ করে নারীদেরকে তাদের শাস্তি শোনো ব্যবিচারী নি আর ব্যবিচারী মেয়ে লোক আর পুরুষ হোক যদি অবিবাহিত হয় আর তারা জেনা করে ওদেরকে ধরে জনসমক্ষে আনো একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় ওই ওই রোগগুলোকে সামনে আনো গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইন দিয়েছেন কে আমার জাতি সে আইনটাকে বাতিল করলো বর্বর আইন বাতিল করলো এমনি করে চোরের শাস্তি আল্লাহ তারা বলছেন তোমাদের মাল হেফাজত করার জন্য আমার কাছে আইন আছে আইন কি কোরআনে আসারে চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে হাত কেটে ফেলো আইন দিয়েছেন কে এই আইন যদি এখানে বাস্তবায়ন করা হতো আমার দেশে চোর আর খুঁজে পাওয়া যেত এই আইন বাতিল করা অধিকার কারণ নাই আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল চুরি করলো কে কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত মহিলা এমরাতুল মাকজুমিয়া কোরাইশের একটা শাখা বনু মাকজুম এই বনু মাকজুম গোত্র একটা মহিলা চুরি করে বসল আরবরা চিন্তায় পড়ে গেল এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে সেজন্য আল্লাহর নবীর কাছে কিভাবে সুপারিশ করে বিকল্প বিচার করা যায় আল্লাহর নবীর কাছে বলবে কে এজন্য তারা আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ জায়েদের পুত্র ছিল উসামা এই উসামা ইবনে জায়েদকে সবাই ধরলো তুমি আল্লাহ নবীর কানে কানে কথাটা পৌঁছাইবা ওসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলল ইয়ারাসুল আল্লাহি আপনার কাছে একটা চুরির বিচার আসবে চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশ বংশের শাখা বনু মখজুমের একটা মহিলা এই মহিলার হাত কাটা গেলে কোরাইশ বংশের বদনাম হয়ে যাবে তাছাড়া আপনার বংশ তো কোরাইশ বংশ এছাড়া আরো একটা ব্যাপার আছে মেয়েটার নামও আপনার ছোট মেয়ের নামে নাম ফাতেমা ইয়া রাসুল আল্লাহি যদি মহিলার হাত কাটা যায় তাহলে ক্রাইশের বদনাম হয়ে যাবে বিকল্প আইন তৈরি করা যায় কিনা আল্লাহর নবীর কানে পৌঁছা মাত্র চেহারা লাল হয়ে গেল রাগে ক্ষোভে তিনি রাগে বললেন ওসামা তুমি আল্লাহর একটা বিধানকে আল্লাহর একটা শাস্তির বিধানকে পরিবর্তন করার জন্য সুপারিশ করছো জেনে রাখো আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় অল্লাহি আজকে মোহাম্মদের মেয়ে ফাতেমা আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম যদি বলেন সুহান বিধান দিয়েছেন কে সে আইনি দেশে আছে আমার এই কথা কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে না একটা নীতির বিরুদ্ধে ঠিক কিনা কাজে এটা দ্বারা আওয়ামী লীগ বিএনপি কোন দলের কেউ থাকলে তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই বরং আমরা মুসলিম আমরা কি আমাদের মুসলিম হতে হবে কোরআনের বিধান মানতে হবে এই জন্য নীতির বিরুদ্ধে কথা বলছি যে একটা মুসলিম জাতির নীতি কি হবে আর সেই আইনকে পরিবর্তন করলে সে মুসলিম থাকতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলম এভাবে পরিষ্কার করে দিলেন যে মুসলিমদের কাজ হল আল্লাহর হুকুম পুরা মানা আল্লাহর হুকুম অর্ধেক যদি মানে অর্ধেক না মানে চলবে এবারে কয় যে আমরা তো নামাজ পড়ি রোজা রাখি রমজান মাসে রোজা রাখি ইফতার খাওয়াই আমাদের অবস্থা কি হবে আল্লাহ বলছেন তোমার বাড়িতে একজন মেহমান আসলো অর্ধেকটা দরজার ভিতরে অর্ধেক বাইরে এখন তুমি বললা ওই বেটা হয়তো পুরা ঢুকবি না পুরা বাইরে ঠিক কিনা অর্ধেক ঢুকবি অর্ধেক বাইরে চলবে না তোমার মেহমান যেমন ঘরের অর্ধেক ভিতরে থাকলে অর্ধেক বাইরে থাকলে তুমি বরদাস্ত করতে পারো না আল্লাহ রব্বুল আলম বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক প্রবেশ করলে চলবে না পরিপূর্ণ প্রবেশ করতে হবে ঠিক কিনা শয়তান আল্লাহর হুকুম কয়টা মান্য করেছিল আমার দেশের লোকেরা মনে করে শয়তান বোধ আল্লাহ বিশ্বাস করে না এই জন্য কাফের এ ঠিক নাকি আমার জাতি মনে করে মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করত না মক্কার কুফারদের মধ্যে আল্লাহ বিশ্বাস করত না এরা ছিল খুবই কম বেশিরভাগ লোকের আল্লাহ বিশ্বাস করত বিশেষ করে আবু জাহেদ আবুল হাবুল আল্লাহ বিশ্বাস করত আমি কোরআনুল কারিমের সায়াদ আমার একটা বইতে লিখেছি আল্লাহ সুবহান তারা বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা বলবে সৃষ্টি করেছেন কে আপনি আমি যেমন বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তাকে মক্কার কুফাররাও বিশ্বাস করতো সৃষ্টিকর্তাকে তাহলে পার্থক্য জানা দরকার আছে না পার্থক্য জানা দরকার আছে কিনা আরো সামনে চলুন কোরআন কি বলছে আল্লাহ বলছেন হে নবী আপনি যদি মক্কার কুফাদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন আলিম তারা বলবে এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলেছে ভান আল্লাহ তাহলে মক্কার কুফাররাও বিশ্বাস করত আসমান সৃষ্টিকর্তাকে জমিন সৃষ্টিকর্তাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ওলা ইনসাল তাহুম মান্নাজ্জালা মিনাস ফাহিয়া বিহিল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহার আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান কে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার পুনরুজ্জীবিত করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলে সব করবে কে তাহলে মক্কার কুফাররা বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিককে জমিনে ফসল দেওয়ার মালিককে এবারে আসলে ইহুদি খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে কিনা কোরআন বলছে আল্লাহ তারা বলছেন এহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আল্লাহর নাতিবুতি আল্লাহর কি আবনাউন এবনুনের বহু বচন সন্তান নাতিপুতি এহুদি খ্রিস্টানরা দাবি করে আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি ও ভাইরা আল্লাহর নাতিপুতি আল্লাহর সন্তান দাবি করে যারা তারা আল্লাহ বিশ্বাস করে কিনা তাহলে এহুদিরাও আল্লাহ বিশ্বাস করে খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে এমনি ভাবে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কিনা শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কার হলো তখন প্রার্থনা করেছিল কার কাছে রব্বি ও আমার রব ফাংদিরনি ইলা ইয়মি বাসুন আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করো প্রার্থনা করেছে কার কাছে আর আমাদের দেশে একদল মানুষ মুসলমান দাবি করে বিপদে পড়লে প্রার্থনা করে মাজারে গিয়ে ঠিক কিনা তাহলে এই মাজার পন্থী মানুষের চেয়ে শয়তানের ইমান মজবুত ঠিক কিনা তাহলে পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে কিনা ও আমার ভাইয়েরা খুব পরিষ্কার হতে হবে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির হয়ে গেল উমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন ওটা প্রকাশ্যে ঘোষণা করুন প্রকাশ্যে দাওয়াত দিন আল্লাহর নবী এই আদেশ পাওয়ার পরে মক্কার সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা উঠে ডাক দিয়া সবাহা সকালের বিপদ সকালবেলা ডাক দিল সব জড়ো হতো মক্কার নেতারা সব জড়ো হল কারণ সকালবেলার আওয়াজ এমনি বিপজ্জনক আরো আওয়াজ টাকার সেই যুবকের যেই যুবক আল আমিন বিশ্বস্ত যেই যুবক কখনো মিথ্যা বলে না প্রতারণা করে না সব জড়ো হয়ে গেল এবারে আল্লাহর নবী এই মক্কার নেতাদেরকে জিজ্ঞেস করলেন আমার মক্কার নেতারা আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে যে কোনো মুহূর্তে মক্কায় হামলা করে তাসনাস করে দিবে এই কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে কি মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা যার রাবনা কাইল্লা সদেকান আমরা আপনার থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই এবারে আল্লাহর নবী বললেন আমার কোরাইশের নেতারা শুনো লাউকুল তুম মাতান ও হেদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করো একটা কথা মানতে পারো কয়টা কথা তামলিকুন বিহাল আরব গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে ওয়াতাদিনুলা কুমুলা আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা মানতে হবে মক্কার নেতারা এখনো খুশি একটা কথা মানলে পুরা দুনিয়ায় আমাদের নেতৃত্ব আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এমন কথা মানতে অসুবিধা কি বলো সে কথাটা কি এবারে আল্লাহ নবী বললেন ইয়া দুনিয়ার মানুষেরা সেই একটি কথা হচ্ছে তোমরা বলো লাইলাহা লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া কি নাই লাইলাহা মানে বর্জন মক্কার কুফাররা বুঝতে পারলো লাইলাহার মানে কি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর পক্ষে এই পর্যন্ত সব মানুষ একত্রে ছিল এখন সব বিপক্ষে চলে গেল আল্লাহর নবীকে হাত উঁচু করে আবুল হাব মারতে গেল আল্লাহর নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করার সাহস পেল না নবী মনক্ষুণ্ণ ঘরে চলে গেলেন আল্লাহ সান্ত্বনা দিলেন তাব্বা তিয়াদা আবি লাহাবি তাব্বা কি ছিল সেই লাইলা ইল্লাল্লাহর মধ্যে ও আমার ভাইয়েরা লাইলাহার মানে হলো লাইলাহা কোন ইলাহ নাই কারো ক্ষমতা চলবে না কারো আইন চলবে না কারো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে লাইলাহার মানে বুঝতে পারলো তিনশো ষাটটা দেবী বাতিল আমাদের খাজা বাবা বাতিল গাজা বাবা বাতিল ল্যাংটা বাবা বাতিল ও কোনো বাবার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে লাইলাহা ইল্লাল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে কোরআনে আরো স্পষ্ট করেছে সুরা আল ইমরানের ছাব্বিশ নম্বর আল্লাহ বলছে বলেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ মালিকাল মুল্ক আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ তাহলে যদি লেখা থাকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সেরে কিনা সমস্ত ক্ষমতার মালিককে মালিকাল মুল্ক তু তিল মুল্ক তাসাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ও ভাই ক্ষমতা দেওয়ার মালিককে অতানজিউল মুল্ক তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে অত ইজ্জু তুমি যাকে ইচ্ছা করে ইজ্জাত দান করো অত জিল্লু সাউ তুমি যাকে ইচ্ছা অপমান করো ইজ্জত দেওয়ার মালিককে অপমান করার মালিককে সমস্ত ক্ষমতার মালিককে ইলাহা ইল্লাল্লাহ এইখানেই গন্ডগোল ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না আমার অনেক লোকেরা ভুল বুঝে অনেক লোকেরা ভুল ব্যাখ্যা দেয় এই জন্য আমার মাহফিল ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আমি বলি যে খালি ইল্লাল্লাহ খালি ইল্লাল্লাহ বলা যায় নাই কিন্তু যদি আগের থেকে লাহ ইল্লাল্লাহ জিকির করে কি করে আগে লাইল্লাহ বলল এরপরে শেষে গিয়ে বলল কি ইল্লাল্লাহ এটা জায়েজ না জায়েজ না কারণ এটা অর্থ হল আগে লাইলা লাগাও তারপর ইল্লাল্লাহ এটা জায়েজ কিন্তু যদি কেউ খালি ইল্লাল্লাহ বলে অর্থ আছে কোন এক খালি ইল্লাহর কোন অর্থ নাই ইল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই ইল্লাহ মানে আল্লাহ আছে এটা ইহুদিরা মানে খ্রিস্টান মানে মক্কার কুফাররা মানে বৌদ্ধরা মানে এখনো বর্তমান যুগের বেশিরভাগ লোক ইল্লাহ মানে গন্ডগোলটা লাইলাহায় কোন জায়গায় লাইলাহার পরে ইল্লাহ আগে বর্জন আল্লাহ ছাড়া সব বাতিল করে এরপরে ইল্লাহ বলো তাহলে কি হবে ক্লিয়ার হবে ঠিক কিনা এই জন্য বলি পরিষ্কার যে খালি ইল্লাহ জিকির জায়জ নাই খালি লাইলাহ জিকির নাই খালি লাইলাহা বলে কি অর্থ হয় এখন দুইটা মিলান লাইলাহা ইল্লাল্লাহ এই দুইটা অংশ মিললে প্রয়োগ হয় এ লাইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ লাইলাহা মানে তাখলিয়া খালি করা একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইলাহা মানে হলো আমার অন্তরে যত আকিদা আছে সিঁড়ি কাছে খাদা বাবা গাজা বাবা কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা বাতিল ইল্লাল্লাহ কেবল এক আল্লাহর ক্ষমতা কার ক্ষমতা এইটার নাম লাইলাহা এইটার নাম তাও সেইদের নাম কি এইটা মক্কার কুফারা বুঝতে পেরেছিল প্রতিবাদ করেছে বলল আজার আল আলিহাতা ইলাহা ওয়াহিদা যে মোহাম্মদ কি বলো সমস্ত আলিহাদেরকে এক ইলাহের মধ্যে কেন্দ্রীভূত করে ফেললো ইন্নাহাদা লাশাইউন এটা বড় আশ্চর্য কথা এটা বড় আশ্চর্য কথা এইভাবে মক্কার কুফারা প্রতিবাদ করলো বোঝা গেল মক্কার কুফাররা লাহ ইল্লাহর অর্থ বুঝেছিল কিনা বুঝে শুনে প্রতিবাদ করেছে এবার পরিষ্কার হয়ে গেছে লাইলাহা ভাইরা লাইলা মানে হল আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা এই সমস্ত ক্ষমতার মালিককে বিধান দেওয়ার মালিককে মক্কার লোকেরা বুঝতে পারলো আমাদের তিনশো ষাট দেবদেবী বাতিল আমাদের মন গড়া কানুন বাতিল আমাদের সব বাতিল আমাদের ধারণা অমুকে গায়েব জানে জিন পাখি গায়েব জানে জিনে গায়েব জানে টিয়া পাখি গায়েব জানে অলিরা গায়েব জানে এই সমস্ত আকিদা সব কি হয়ে গেল বাতিল হয়ে গেল লাইলাহা ও আমার ভাইয়েরা আল্লাহ ছাড়া কারো কোনো বিধান চলবে না লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো গায়েবের মালিক নাই গায়েবের মালিক একমাত্র কে সব কিছুর মালিককে হেদায়ত দর মালিককে এখন গান গায়ক আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খাজি হয়ে রসুলের ধন খাজাকে দিয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে ইমান আছে সমস্ত ক্ষমতার মালিক খাজাবন আল্লাহ দেওয়ার মালিককে দরবার হতে কেউ ফেরে না খালি হতে বলেন এরকম আজমিরে উর্দুতে লেখা আছে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি এ আসমানের মালিক তুমি জমিনের মালিক তুমি আমার দিলের মকসুদ পূরণ করে দাও হে খাজা আজমিরি মকসুদ বরের না মালিককে খাজা আজমিরি আল্লাহ সমস্ত মকসুদ পূরণ করার মালিককে এই জন্য মনে রাখতে হবে আইলাহা এইখানেই গন্ডগোল এটার নাম তাও হিদ আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া কারো কোনো আইন বিধান দেওয়ার মালিক নাই সমস্ত কিছুর মালিক একমাত্র কে মনের মকসুদ পূরণ করা মালিক কে এরকম আমার অন্তরের খবর জানার একমাত্র মালিক কে ভাগ্য পরিবর্তন করা মালিক কে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার মধ্যে গন্ডগোল ইল্লাল্লাহর মধ্যে গন্ডগোল নাই এজন্য খেয়াল রাখবেন লা ইলাহা ইল্লাহ দিয়ে ইসলাম পরিষ্কার করে দিল লাইলা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এইখানেই পার্থক্য আমরা একমাত্র হুকুম মানব কার গোলামি করব কার কোরআন বলছে ইয়া কানা বুধু আমরা তোমারই গোলামি করি এবং করতে থাকবো এবং তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাই কার কাছে ইয়া কানা বুধু এটা কেন বলা হচ্ছে আল্লাহ আকবার বান্দা নামাজ দাঁড়িয়ে সুরায় ফাতেহা পড়ে সুরায় ফাতেহার তিনটা অংশ একটা মানপত্র দেয় যখন কোনো বড় ব্যক্তিকে প্রথম অংশে থাকে তার প্রশংসা মাঝখানে থাকে তার পরিচয়ের সাথে সম্পর্ক কি আমাদের তিন নম্বর হল আবেদন ঠিক তেমনি ভাবে সুরায় ফাতেহায় বান্দা প্রথমে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এরকম আল্লাহর প্রশংসা করলো এবার আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করলেন ও বান্দা তোমার সঙ্গে আমার পরিচয়টা কি বলো তোমার মনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা গাজা বাবা আছে কিনা পীর বাবা আছে কিনা এবারে বান্দা বলছেন না ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আমার অন্তরের মধ্যে আর কোনো খাজা বাবা নাই গাজা বাবা নাই সব বাতিল করে একমাত্র তোমাকেই ডাকি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই আমরা গোলামি করি কার আমরা গোলাম কার আল্লাহর কোন খাজা বাবার না খাজা বাবার না নবীর রসুলটা গোলাম কার নাকি আল্লাহ মায় শাহাদ করেন নাই আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও রাসুলহু আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহ নন আল্লাহর অংশ নন আন্না মুহাম্মদ আব্দুহু ও রসুলহু মোহাম্মদ আল্লাহর গোলাম দুনিয়ার সমস্ত অলিরা আল্লাহর গোলাম নবী রসুলরা আল্লাহর গোলাম আমি আপনি আল্লাহর গোলাম কার গোলাম এই জন্য কোরআন বলছে আংতুমুল হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আংতুমুল ফোকারা তোমরা আমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবার ফকির আর না সব ফকির তোমাদের পীর ফকির মরিদ ফকির খাজা বাবা ফকির গাজা বাবা ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির আংতুমুল ফকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবার ফকির সব ফকির অল্লাহ আল হামিদ একমাত্র ধনী হচ্ছেন কে ফকির কেন বললেন ফকির হচ্ছে এই জন্য দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না ঠিক কিনা ও যেমন ভিক্ষুক আমিও তেমন ভিক্ষুক একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না যে ও যেমন ভিক্ষুক আমিও তো ভিক্ষুক কিসের ভিক্ষা দিবে আল্লাহ তারা বলেন ইয়াহান্নাস ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব ভিক্ষুক তোমার ইমাম সাহেব ভিক্ষুক মুক্তাদিও ভিক্ষুক কার দরবার ভিক্ষুক পীর ভিক্ষুক মরিদ ভিক্ষুক মাজারওয়ালা ভিক্ষুক খাজা বাবা ভিক্ষুক সবগুলো ভিক্ষুকিয়া আন্তুমুল ফোকারা তোমরা সব আল্লাহর দরবারের ফকির কার দরবারে ফকির আল্লাহু আল হামিদ আল্লাহ হচ্ছেন একমাত্র ধনী একমাত্র ধনীকে সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে চাবকার কাছে না কোনো খাজা বাবার কাছে এখন মাজারে গিয়ে সেজদা করে ও আমার ভাইয়েরা এই বইতে লেখছে বাজারে সেজদা করা যায় বইটার নাম কি সুন্দর সেররে হক জামে নূর আধ্যাত্মিকতার বই মারেফাতের বই এই বইতে লেখছে সেজদা পাঁচ প্রকার দুই প্রকার একটা হলো সেজদায় তাজিমি আর একটা হলো সেজদা এবাদত তাজিমের সেজদা পীরকে করা যাবে মা বাপকে করা যাবে কবরওয়ালাকে করা যাবে মালিক তার গোলাম গোলাম তার মালিককে করতে পারবে পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ করেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুর আলমিন রাসুল পাঠ পরিষ্কার করে দিয়েছেন সাহাবায়াম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহি রোম পারস্যের সম্রাটরা দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ ওরা শুধুমাত্র দুনিয়ার বাদশাহ ওদেরকে ওদের প্রজারা সেজদা করে আপনি তো উভয় জগতের বাদশাহ দুনিয়া আখরাতের বাদশাহ আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি আপনাকে আমরা সেজদা করব কিনা আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন ও আমার উম্মতরা শুনো যদি আল্লাহ ছাড়া কারো জন্য চেষ্টা করা যায় হতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে চেষ্টা করে পরিষ্কার হয়ে গেল যদি যায় হতো তাহলে বলতাম কিন্তু যেহেতু এই উম্মতের মধ্যে এই শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া কারো জন্য চেষ্টা করা যায় নাই কাজে মেয়ে লোকেরা তার স্বামীকে শ্রদ্ধা করতে পারবে না উম্মাতরা নবীকে সেজদা করতে পারবে না মরিদরা পীরকে সেজদা করতে পারবে না মাদার সেজদা করতে পারবে না সন্তানরা বাপকে সেজদা করতে পারবে না গোলামরা মালিককে সেজদা করতে পারবে না পরিষ্কার হয়ে গেল আল্লাহ তারা কি সুন্দর বিধান দিয়েছেন ও আমার ভাইয়েরা তুমি যত রকম নামাজ পড়ো সব নামাজ রুকু সেজদা আছে হজরের নামাজ পড়ো রুকু সেজদা করো জহরের নামাজ পড়ো রুকু সেজদা করো আসরের নামাজ পড়ো রুকু সেজদা করো জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক কিনা নাকি খুলনাতে জানাজার নামাজ রুকু সেজদা আছে আমার ভাইয়েরা জানাজার নামাজ যত বড় পীরে হোক না কেন বড় পীর আব্দুল কাদের জিলানে হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ নিজামুদ্দিন আলের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আজমির হোক না কেন রুকু সেজদা করতে পারবি পারবি না জানাজার নামাজ খানজাহ নাজের হোক না কেন রুকু শ্রদ্ধা করতে পারবি না জানাজার নামাজ রুকু শ্রদ্ধা নাই কারণটা কি সব নামাজ রুকু শ্রদ্ধা ফরজ জানাজার নামাজ রুকু শ্রদ্ধা নাই এর কারণটা কি চিন্তা করেছো কখনো কারণ একমাত্র একটাই কারণ হচ্ছে তোমার সামনে একটা লাশ আছে কি আছে জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে লাশ যদি আল্লাহর জন্য শ্রদ্ধা করো আল্লাহর জন্য রুকু করো ওই ভণ্ড পীরের মুড়িদেরা ওই কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো যিনি শ্রদ্ধা করা হলো ও রুকু করা হলো এই বিভ্রান্তি যাতে ছড়াতে না পারে গোমরা করতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলমী জানাজার নামাজের থেকে নিজের অধিকার নিজের পাওনা রুকু পর্যন্ত বাতিল করে দিয়েছেন জনে বলুন সুবাহ আল্লাহ মাজারে গিয়ে চেষ্টা করে মাজারে টাকা পয়সা মোমবাতি আগরবাতি ও আমার ভাইয়েরা মক্কা শরীফ গিয়ে দেখো আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে জান্নাতুল মোয়াল্লা ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী সমস্ত আল্লাহর নবীর একমাত্র ইব্রাহিম ছাড়া অন্য সমস্ত সন্তানদের মা আল্লাহর নবীর ওই স্ত্রী থাকা অবস্থায় অন্য কোন স্ত্রী বিয়ে করেন নাই ওই স্ত্রী যে স্ত্রী আল্লাহর নবীর থেকে ইসলামের বাণী প্রথম শুনেন এবং ইসলাম কবুল করে করেছেন যিনি তার জান মাল সব দিয়ে ইসলামের জন্য উৎসর্গ করেছেন ওই মহিলা হারে খাদিজাতুল কুবরা মক্কার কবরস্থানে শুয়ে আছেন গিয়ে দেখো কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল ছাড়া খাদিজার কবরে কোনো গম্বুজ নাই কোনো বিল্ডিং নাই কোনো চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই জটলাওয়ালা নাই গাঁজাখোর নাই আছে আবার মদিনা শরীফ চলো আল্লাহর নবীর কবরের থেকে সামনে গেলে একটা বিশাল কবরস্থান নজরে পড়বে জান্নাতুল বাকি যার নাম ওই কবরস্থান সেখানে আল্লাহর নবীর অন্য স্ত্রীদের কবর আছে সন্তানদের কবর আছে মা ফাতেমার কবর আছে মা আয়েশার কবর আছে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন ওসমানে গড়ির মাজার আছে ও আমার ভাইয়েরা মদিনার জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়ে দেখো ওই কবরস্থানে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া কোনো পাকা বিল্ডিং নাই সাইনবোর্ড নাই আগরবাতি নাই মোমবাতি নাই চাদর নাই আছে আবার অহুদ প্রান্তরে চলে যাও অহুদের পাহাড়ের পাশে আল্লাহর নবীর যেখানে দানবান শহীদ হল অহুদের যুদ্ধ হল আল্লাহর নবীর আপন চাচা হামজা রাজি আল্লাহ তালান শহীদ হলেন সত্তর জন সাহাবি শহীদ হলেন ওইখানে ওদের কবর আছে গিয়ে দেখো হামজার কবরে চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া মাঝখানে কোনো বিল্ডিং নাই পাকা নাই কিছুই নাই চাদর নাই আগরবাতি মোমবাতি নেই আছে কেন নবীর সাহাবিদের কবরে নবীর স্ত্রীদের কবরে নবীর সন্তানদের কবরে চাদর নাই কেন দেওয়ার লোক নাই সেজন্য বিষয়টা এরকম না যদি কবরে চাদর দেওয়া ভালো কাজ হতো নবীর সন্তানদের কবরে নবীর সাহাবিদের কবরে নবীর স্ত্রীদের কবরে মানুষ সুতার চাদর নয় নিজের কলিজা ছিঁড়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে প্রস্তুত আছে ঠিক কিনা দেওয়া হচ্ছে না কি জন্য আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বলেছেন আল্লাহ এহুদি এবং খ্রিস্টানদের মধ্যে লানত করুন কারণ ওরা ওদের অলিদের নবীদের কবরগুলোকে শেষদার স্থান বানিয়েছে পূজার স্থান বানিয়েছে লাহালু কবরি ওসানাইবাদ ও আমার উন্মতরা খবরদার তোমরা আমার কবরকে শেষদার স্থান বানাই না বলুন সুহান আল্লাহ নবী সাবধান করেছেন সেজন্য আজকে নবীর কবরে শ্রদ্ধা করা হচ্ছে না সাহবায়ক রামদের কবরে চাদর দেওয়া হচ্ছে না আগরবাতি মোমবাতি নাই ঠিক কিনা আজকে আমাদের দেশে এইগুলো শিরিক এবং বেদাতে জর্জরিত মাজারের পাশে আবার গজার মাছ আছে কোনো জায়গায় কোনো জায়গায় আছে কুমির কোনো জায়গায় কচ্ছপ মানুষ আকিদা পোষণ করে এই গজার মাছগুলো নাকি সব জানে গজাল মাস তুই তো আমার অন্তরের খবর জানো একটু পীর বলে দেয় যেন আমার অন্তরের মুশকিলগুলো দূর করে দেয় নওয়াজবিল্লাহমিন জালেক এইভাবে আজকে আমাদের সমাজে সিরিকার বেদাত চলছে এখানে বইতে লেখছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না কি লাগে না বইতে লেখছে এই সের রাহাত জামেনুর এই বইয়ের এই বইয়ের তেত্রিশ পৃষ্ঠা আছে দলিল দিছে কোরআন দিয়ে তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসলে আর এবাদত লাগবে না কোরআনের আয়াত এখন কি করবেন কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছে এবাদত লাগবে না এরপরে কোরআন আয়াত না খালি এরপর আরেকটা নিয়ে আসছে এ প্রসঙ্গে হজরত গাউসুল আজম বরফির রহমাতুল্লাহ আলাই বলেছেন মান আরাদাল ফাহুয়া যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতের ইচ্ছা করেছে সেই কাফের মানে মাকামে তাওহিদ মানে আমাদের তাওহিদ না যা বললাম এই তাওহিদ মানে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যাওয়া বান্দা যখন আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় তখন আর তার এবাদত লাগে না বরং এবাদত করার ইচ্ছে করলো সে কাপের হয়ে যায় আমার ভাইয়েরা এই লেখলো বইতে এখন আমি জিজ্ঞেস করতে চাই যেই দরজায় গেলে পরে নামাজ রোজা লাগে না এই দরজায় আল্লাহর নবী নিজে গিয়েছিলেন কিনা যদি গিয়ে থাকেন আল্লাহর নবী কেন নামাজ পড়লেন হাদিস পড়ুন বুখারির হাদিসে স্পষ্ট আছে আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত মাস্তিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এশার আজান হয়ে গেল উজু করে তৈরি হলেন বেউস হয়ে পড়লেন আবার উজু করলেন চার চারবার বেউসে পড়েছেন তারপরে বলেছেন মরু আবা বকরিন ইউসাল্লি বিন্যাস আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর আদেশ পেয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু ইমামতি শুরু করলেন এবারে আল্লাহর নবী আবার উজু করলেন একটু সুস্থ হলেন দুইজন সাহাবিকে ডাক দিলেন এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মস্তিদে রওনা হলেন বুখারে হাজি বলা হয়েছে আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল জোরে বলুন সুবহান আল্লাহ যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা হয়েছে কোরআন বলছে হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে জামাতে হাজির হলেন তার পা হেসড়ে হেসড়ে যাচ্ছে এরপরে যদি কোনো ব্যক্তি বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না সে ব্যক্তি পীর না শয়তান এগুলো আল্লাহর অলি না শয়তানের অলি অলি ঠিকই আছে তবে কার অলি কারে শয়তান মিকুনি নামত ওয়ালি কারে শয়তান মিকুনি নামত ওয়ালি গর ওলি নাস্তলানত বর ওলি শয়তানের মিশন বাস্তবায়ন করো শয়তানের কাজ করো আর নাম দিয়েছে কি অলি ও আমার ভাইয়েরা এইরকম অলি আমাদের দেশে ছড়িয়ে পড়েছে এই অলিদের বক্তব্য এখন ইসলাম গ্রহণ করা দরকার নাই পরকালে মুক্তির জন্য কারণ এইটা বললে সেকুলাররা খুশি হয় ধর্ম নিরপেক্ষবাদীরা খুশি হয় এই জন্য ওদের দরবারের বইতে লেখা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আগমনের রাস্তা খোলা ধর্ম আর বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোকেরা আসো আসলে আপত্তি নাই আমাদের আপত্তি নাই কিন্তু যদি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই এটা লেখা আছে আল্লাহ কোন পথে এই বইতে লেখা আছে আমি পীরের নামা বললাম না এরকম ভাবে বেলায়তে মুতলাকা নামক বইতে লেখা আছে পরকালে মুক্তির জন্য আল্লাহর কাছে মুক্তির জন্য পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই আমার ভাইয়েরা এবারে কোরআনকে জিজ্ঞেস করে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত দিনের নাম হচ্ছে কি আল্লাহ বলছেন একমাত্র একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি ইসলাম এবারে বলবেন যে না অন্য ধর্ম তো না করা হয় নাই আমি তার দলিল পেশ কোরআন থেকে আল্লাহ বলছেন আল্লাহ তারা বলছেন দিন যেই ব্যক্তি আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করছে মুক্তির জন্য অন্য কোন ধর্ম তালাশ করছে আল্লাহ তারা বলছেন ফাল্লাইকবালা মিনহু ওর কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাস খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে জাহান নামে যাবে আল্লাহ বললেন জাহান নামে যাবে আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই পীরেরটা মানবো না আল্লাহটা মানবো এবারে জ্বলন্ত প্রমাণ নেন আল্লাহর নবী যখন ওই রায় আর ঘোষণা করলেন মক্কার কুফাররা খেপে গেল এবারে সকালবেলা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে মক্কার নেতারা আসলো মক্কার নেতারা এসে বলল তুমি তোমার ভাতিজাকে লাইল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করতে বলো সে যদি নেতৃত্ব চায় আমরা তাকে মক্কার নেতা বানিয়ে দিব সুন্দরী নারী চায় আমরা তাকে সুন্দরী নারী বিয়ে করে দিব যদি ব্যবসায়ী হতে চায় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দিব একটা শর্ত লা ইলাহা দাওয়াত দেওয়া চলবে না আবু তালেব আল্লাহর নবীর কাছে কি বলল মোহাম্মদ শুনো এই যে মক্কার নেতারা আসছে তুমি জানো এদের কি ক্ষমতা এদের কি জনবল এদের কি অস্ত্র বল এদের অর্থ বল সব এদের পক্ষে এরা আবেদন করছে তুমি খেলে লাই লাইল্লা দাওয়াত বন্ধ করো তোমাকে সব দেওয়া হবে আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন ও চাচা আমি আমার জন্মের পূর্বে আব্বাজানকে হারিয়েছি জন্মের কয়েক বছর মতো আম্মাজানকে হারিয়েছি তারপরে কিছুদিন দাদার কাছে এরপরে আট বছর বয়স থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি বড় হয়েছি আপনি আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি আদর্শ হাত দিয়ে লালন পালন করেছেন ও চাচা শুনুন ওরা এইগুলো না যদি আসমানের সূর্যটা আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য কালেমাত শাহাদা লাহ দেওয়া বন্ধ করতে পারবো না যারা বলেন সুহার আল্লাহ আবু তালেব বিষয়টা বুঝতে পারলো নিজের জাতির কাছে গেল বনু হাসেম বনু মুতালিবকে একাত্র করে বলল দেখো মোহাম্মদের ইসলাম তোমরা গ্রহণ করো আর নাই করো সে আমাদের ভাতিজা তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের আছে তোমরা আমার সঙ্গে আসো কিনা এক আবু লাহাব ছাড়া আল্লাহর নবীর আপন লোকরা সব একাত্র হয়ে গেল সবাই বলল আমরা আছি এবার আবু তালেব আল্লাহর নবীর কাছে এসে কি বলছে শুনুন বলছে এখানে আমার বইতে সহকবিদু আছে একটাও শুনাই আল্লাহ হাত্তা মোহাম্মদ আমি জানি তোমার দিন সত্য তোমার কালেমা সত্য তুমি আমাদেরকে যে আহ্বান জানিয়েছ সত্য আহ্বান জানিয়েছ আমার কম আমাদেরকে তিরস্কার করবে গালিমন্দ করবে এই ভয় যদি না থাকতো আমরা তোমার এই দিন গ্রহণ করতাম জেনে রাখো আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি আমি আবু তালেবের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত মক্কার সমস্ত কাফের আবু তাহলের গোষ্ঠী একাত্র হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুহান আল্লাহ আবু তালে পরিষ্কার জানিয়ে দিল এবং তার ওয়াদা রক্ষাও করেছেন আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত আবু তালেব আল্লাহর নবী পক্ষে ছিল কিনা ইসলাম গ্রহণ করেছিল করে নাই আসুন করো নাকি আল্লাহর নবী এবার আবু তালেবের মৃত্যুর সময় গিয়ে মাথার কাছে বসলেন বললেন চাচা সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছ সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে তুমি খালি বলো লাইলাহা এইটা যদি না বলো আমি তোমার কিছুই করতে পারবো না তোমাকে তরাইয়া নিতে পারবো না তোমাকে মুক্তি দিতে পারবো না ও আমার ভাইরা আল্লাহ নবী পরিষ্কার করে বলছেন যে তোমাকে কিছুই করতে পারো তুমি যত কিছু করেছো আমার উপকার করেছ সব জিরো সব কি একজনে জিরো লাগলো জিরো জিরো জিরো এইখান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত জিরো লাগলো কোনো মূল্য আছে সব তোমার জিরো তুমি আবার এক লাগাও একটা এক লাগাও এক লাইলাহা ইল্লাল্লাহ এক লাগাও এবার একটা শূন্য দাও কত হবে দুই শূন্য লাগাও কত হবে তিন শূন্য কত হবে এবারে শূন্য যত লাগাইবা একের মূল্য তত বাড়বে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আবু তালেব তুমি আমার জন্য তিন বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলে আমার জন্য জুলুম নির্যাতন সহ্য করেছ তোমার সবগুলো বেকার শূন্য কোনো কাজে আসবে না তবে যদি একটা কথা বলতে পারো সাজা মুহাম্মদুর রাসুল্লাহ বলা দরকার নাই আমি এটা তোমার জন্য সুপারিশ করতে পারবো কিন্তু তাও হেদের বাণী লাইলাহা ইল্লাহ ছাড়া সব কি জিরো সব জিরো কাজ চলবে না আবু তালেব শেষ পর্যন্ত মারা গেল ইসলাম কবুল করার সুযোগ হল না এরপরেও আল্লাহর নবী দোয়া করতে লাগলেন পরিষ্কার হাদিসে আসছে তিনি বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করতে থাকব মালাম উনহা মিনাল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব জোরে বলেন সুবহান আল্লাহ নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে সুরায় কাসাসের আয়াত নাজিল হয়ে গেল হে নবী আপনি যাকে পছন্দ করবেন ভালোবাসবেন আপনি যাকে ইচ্ছে করবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়ত দিয়ে দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবীও হেদায়ত দিতে পারলেন না আর এখানে একেবারে কেউ তা হেদায়ত দিয়ে বেহেস্তে পার করে নেবে টিকিট দিয়ে দেয় আমার ভাইয়ের এগুলো পীর না অন্য কিছু আমি আর কিছু বললাম না ভাইয়েরা আমার যেটা বলতেছিলাম এবার আবু তালেব মারা গেল আবু তালেব জান্নাতি না জাহান্নামি আল্লাহর নবী পরিষ্কার বলেছেন জান্নাত জাহান নামের সবচেয়ে নিম্ন আজাব আবু তালেবের তার পায়ে আগুনের দুটো স্যান্ডেল পরানো হবে যার তাপে মাতার ঘিলু পর্যন্ত টকবক করে ফুটবে আবু তালেব জান্নাতি না জাহান নামে অনেক ভালো কাজ করেছে না তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম গ্রহণ করা ছাড়া যদি একটা লোক পরকালে নাজাত পাইত সে লোকটা কে হতো আবু তালেব আবু তালেব নাজাত পেয়েছে না জাহান্নামি আবু তালেব যখন ইসলাম গ্রহণ না করার কারণে জাহান্নামি বোঝা গেল কামত পর্যন্ত যত লোক আসবে ইসলাম গ্রহণ যারা না করবে তারা সব কোথায় যাবে কোরআন এবার আয়াত শুনুন আল্লাহ তারা বলছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء والذين كفروا নিশ্চয় যারা কাফের যত বড় ভালো কাজ করুক না কেন আমালুহুম ওদের সমস্ত আমলগুলো কাসারাবিন বেকিয়াতিন একেবারে মরিচিকার মতো কার মতো মরিচিকার মতো যেমন পিচ জল রাস্তায় দূরের থেকে তাকাইলে পানি দেখা যায় এরকম ভাবে আপনার বালুর ময়দানের দূরের থেকে তাকালে পানি দেখা যায় আল্লাহ বলছেন কাফেররা যত ভালো কাজ করুক ন্যাক আমল করুক ওদের সমস্ত আমল মরিচিকা কোনো কাজই আসবে না আল্লাহর নবী আরো পরিষ্কার করেছেন নবীর দরবারে আবু রোমর বসে আছেন সাহাবিরা বসে আছেন এই সময় অমর আব্দুল খত্তাব একটা তাওরাতের খণ্ড এনে হাজির করলেন কিসের খণ্ড তাওরাতের খণ্ড এসে উনি বললেন ইয়ারসুল্লাহ ইন্না উমিন ইহুদা হাদিস আমরা এহুদদের থেকে অনেক মজার মজার হাদিস শুনি তো না খুব ভালো লাগে আফা নাচুবু বা অদাহা কিছু লিখে রাখবো কি এই বলে আল্লাহর নবীকে উনি পরে শুনাইতে লাগলেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল রাগে খুবই লাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার বিষয়টা লক্ষ্য করলেন তিনি বললেন সাকিল আতকা সাওয়াকিল অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন বুঝতে পারলেন নবী রাগ করেছেন সঙ্গে সঙ্গে তবা করলেন রদিতুবিল্লাহ ইসলামে দিন মোহাম্মদিন সাল্লাহ আলাই সাল্লাম নবী রাসুলা তিরমিজি হাদিস মিসকাতে বাবুল ইসলামে আছে এরপরে আল্লাহ নবী বললেন খুব ভালো করে শুনুন আল্লাহ নবী পরিষ্কার করে দিল অমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পেশ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার প্রতি নাজল হয়েছিল অল্লাহি ইন্না মুসা লাউকান হাইয়ান আজকে যদি সেই মুসা নবীও জীবিত থাকত ও আদরাকা নবুয়তি এবং আমার নবুয়াতকাল পেত মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তেবাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন রাস্তা উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া যদি বলুন সুবহানাল্লাহ মুসা নবী একজন বড় নবী তাওরাতের মতো কিতাব যার উপর নাজিল হল মানে ইসরায়েলের শ্রেষ্ঠ নবী সেই নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন আমার নবুয়তের পরে আমার দুনিয়ার আগমনের পরে চাই ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন নবী হোক না কেন যদি আমার অনুসরণ না করে সে জাহান নামি সে জাহান নামি এর পরেও যদি কোনো পীর বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি না সে ব্যক্তি হতে পারে ইহুদির খ্রিস্টানদের দালাল হতে পারে খ্রিস্টান দালাল হতে পারে কুফফারদের দালাল হতে পারে সে ব্যক্তি নবীর আশায় হতে পারে না ঠিক কিনা এই ব্যক্তি নিজের নামের সঙ্গে লাগায় কি যেন সুফি সম্রাট আশেখ রাসুল এইসব লাগায় যিনি তার বইতে লেখা আছে গুলো আমার ভাইয়েরা পরিষ্কার হয়ে গেল ইসলাম ধর্ম গ্রহণ ছাড়া পরকালে মুক্তিমাত্রা আছে আজকে অনেক সাধারণ শিক্ষিত লোকেরা বিষয়টা না জানার কারণে বিভ্রান্তের মধ্যে আছে ধর্ম একটা পালন করলেই চলে সবাই তো আল্লাহকে ডাকে হ্যাঁ আল্লাহকে এই ডাকে না আল্লাহকে ও ডাকে এইখানেই তো পার্থক্য ওরা আল্লাহকে ও ডাকে মূর্তিকে ও পূজা করে আল্লাহকে ও ডাকে আবার পীর মনে করে ওরা আল্লাহ কাছে সব দিয়ে দেয় ওরা সব দেখে এই আকিদা বিশ্বাস কাদের ওরা আল্লাহকেও পূজা করে মূর্তিকেও পূজা করে ও ভাই মূর্তিকে পূজা কেন করে তাও কোরআনে আছে কোরআন বলছে ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো তোমরা কেন মূর্তি পূজা করছো ওরা বলবে মা না বুধুহুম আমরা অন্য কোন উদ্দেশ্যে মূর্তিদেরকে পূজা করি না ইল্লাহ বরং এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে আল্লাহর নৈক আনুগত্য লাভে সাহায্য করবে সেই জন্য মূর্তি পূজা করত বোঝা গেল মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত তাও কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওরা মূর্তি ও পূজা করত আল্লাহকেও মানত এ ও আর ইর পার্থক্য পার্থক্য কিসের ওরা আল্লাহকে ও মানে ঈশাকে আল্লাহর পুত্র ও মানে খ্রিস্টান আল্লাহকে ও মানে ঈশা আলাই ইসলামকে আল্লাহর পুত্র মানে ইন্দাল্লাহ সালিসু সালাসা আল্লাহ হোসেন তিনের এক তিনটা মিলে পূর্ণ পূর্ণাঙ্গ আল্লাহ আল্লাহ মেরি যিশু এই তিনটা মিলে আল্লাহ তিনের এক আল্লাহ আল্লাহ কেউ মানে যিশু কেউ ক্ষমতার মালিক মানে মুসলিমরা কয় না আল্লাহ ই ক্ষমতার মালিক নবী রসুল ক্ষমতার মালিক না আল্লাহর নবীরা ক্ষমতার মালিক না ক্ষমতা মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহও আছে অলিরাও আছে মুসলিম বলে না আল্লাহই আছেন অন্য কেউ নাই ও আমার ভাইয়েরা সমস্ত কিছু কার জন্য এইটার নাম হল তাওহিদ এই মুসলিমদের এই যদি তাওহিদ ঠিক থাকতো আল্লাহ তারা বল বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুসলমান তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই থাকবে বিজয়ী ইনকুম তুম মুমিনিন শর্ত কি হতে হবে মমিন হতে হবে এই রকম মমিন যারা ছিল কাফের আগেও ছিল এখনো আছে নবীর যুগে কুফার ছিল এহুদি ছিল খ্রিস্টান ছিল এখনো আছে ইতিহাস পড়ুন আল্লাহর নবী তবুকের যুদ্ধ হবে রোমের বিরুদ্ধে বিরুদ্ধে তৎকালীন সুপার পাওয়ার বর্তমান আমেরিকা যেমন ক্ষমতাশালী এরকম তৎকালীন সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে লড়াই হবে আল্লাহ নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন সাহাবায় ক্রাম দলে দলে নাম লেখাচ্ছেন এই সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করল বলল ইয়া রাসুল আল্লাহি আপনি আমার এই দুধের সন্তানটাকে জেহাদের জন্য কবুল করুন আল্লাহর নবী বললেন ও আমার মহিলা সাবি আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না তোমার এই দুধের শিশু না তীর চালাতে পারে না তরবারি চালাতে পারে না ঘোড়ায় বসতে পারে না উঠে বসতে পারে না ঢাল ঘুরাতে পারে আল্লাহর নবীর মহিলা সাহাবি বললেন আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন আমার স্বামী আমার বড় সন্তান আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে আমার পরিবারে এই দুধের সন্তান ছাড়া তো কেউ নাই আল্লাহি আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না ঘোড়ায় বসতে পারবে না কিন্তু আমি তো জানি তীর তরবারি খেতেও তো পারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুঁড়ে মারবে আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে সেই মুহূর্তে আমার সন্তানকে আপনি সামনে ঢাল স্বরূপ পেতে ধরবেন আমার সন্তান টুকরো টুকরো হবে আপনার দেহ রক্ষা পাবে আমি সেজন্য দান করেছি ধরে বলুন সুভান এই দৃশ্য যখন হচ্ছিল তখন ওই মসজিষে গোয়েন্দারা ছিল রোম দরবারে গোয়েন্দারা ছিল গোয়েন্দারাকে রোম সম্রাটকে বলল খবরদার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাবেন না রোম সম্রাট জিজ্ঞেস করল ব্যাপার কি মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি কেনা সৈন্য অনেক কম বলে তাহলে কি অস্ত্র বেশি না অস্ত্র আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি কয়না শক্তি ওরা কম ওরা খেজুর খায় আর শুকনা রুটি খায় রোম সম্রাট রাগ করলেন অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি গায়ে শক্তি আমার সৈন্যদের বেশি কেন ভয় দেখাচ্ছ আমাকে গোয়েন্দারা বলল শুনে রেখো অস্ত্র তোমার বেশি হতে পারে সৈন্য তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয় বলেন সুহার ও আমার ভাইয়েরা এই জন্য মুসলমানদেরকে ভয় থর থর করে কাঁপত তাদের সমস্ত বিষয় ছিল কার কাছে সাহাবারা যান মাল ব্যয় কার জন্য নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ অমাহিয়া আমার জীবন অমামাতি আমার মরণ সব কিছু কার জন্য লিল্লাহি রব্বিল আলমী আলামিন এক আল্লাহর জন্য কার জন্য এখন মুসলমানরা কুফফাদের ভয় থর করে কাঁপে আর কয় যে আমাদের কি আছে অ মুসলমান জাতি ইতিহাস পড়ো ইসলামের সঙ্গে কাফেরদের যত যুদ্ধ হয়েছে যুগে যুগে সব সময় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল মুসলমানদের অস্ত্র কুফফারদের চেয়ে বেশি ছিল না কম ছিল সাহায্য করেছেন কে আল্লাহ বলছেন কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাফি রতম কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তার বিশাল বিশাল দলের বিরুদ্ধে বিজয় দান করেছেন বিজয় দেওয়ার মালিককে তবে শর্ত একটাই একটা শর্ত আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে না কুফরদেরকে কুফফাদেরকে বন্ধু বানান চলবে না আল্লাহ বলছেন হে মমিনরা খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না মিনকুম তোমাদের থেকে যারা এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে তারা ওদেরই একজন গণ্য হবে কে বলেছেন আল্লাহ বলছেন ওদেরকে বন্ধু বানাইলে তোমরা ওদের মতো ওরেই হয়ে যাবে একজন আজকে মনে রাখতে হবে অনেকে মনে করে ইসলাম কায়েমের জন্য বিভিন্ন রকমের মতবাদ আমাদের সমাজে আছে ইসলাম কায়েম করতে হলে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা ইসলাম কায়েম করা যাবে আল্লাহ নবী যুদ্ধ করেছেন আমাদের যুদ্ধ করতে হবে আপনি দেখেন না আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসে অনেকে আছে এখন বীরত্বের বুজুর্গির প্রমাণ করে আমাদের বুজুর্গ পীর সাহেব এত বড় বুজুর্গ যে পীর সাহেব একটা মুরগি জবাই করতে ভয় পায় পীর সাহেবের শরীর টিপতে লোক লাগে বাউ টিপা লাগে মাথা টিপা লাগে শরীর টিপা লাগে ও আমার ভাইয়েরা ইতিহাস তালাশ করো আল্লাহর নবী যুদ্ধের কমান্ডার ছিলেন ঠিক কিনা আল্লাহর নবীকে আমাদের পীর সাহেব দেশে বুজুর্গ কম না বেশি ছিলেন কোরআন পড়ো কোরআন নাজিল হতে লাগলো আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া চাড়া করে মুখস্থ করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া চাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া কোরআনা নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি জোরে বলুন সুবাহ আল্লাহ কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করবেন নবী এতটুকু কষ্ট আল্লাহ তারা দিতে চান না আল্লাহর সঙ্গে ভালোবাসা আছে কিনা আরো সামনে চলো আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করতেছেন খুব বেশি আল্লাহ বলছেন না এত কষ্ট দরকার নাই ফালা আল্লাহকা বা হাদিস হে নবী ওরা আপনি দাওয়াত দিচ্ছেন দাওয়াত দেন কিন্তু ইসলাম গ্রহণ করলো না এই জন্য আফসুস করে আপনি নিজেকে ধ্বংস করবেন না এত কষ্ট দরকার নাই আল্লাহর নবী তাহাজুদের নামাজ পড়ছেন আল্লাহ তারা বলছেন সারা রাত্র এবাদত করা দরকার নাই আপনি কিছুক্ষণ ঘুমান অর্ধেক রাত্র ঘুমান বা একটু বেশি বা একটু কম ঘুমান আর বাকিটা জাগরণ করেন আপনি খুশি হন সারা রাত্র এবাদত করলে আমি আল্লাহ খুশি হই আপনাকে জাগ্রত ঘুমান্ত দেখলেও জোরে বলুন সুমান আল্লাহ এত বেশি এবাদত করা দরকার নাই সারা রাত্রে এবাদত করা দরকার নাই চাই কত ভালোবাসা এ পর্যন্তই নয় আল্লাহর নবী এবারে মসজিদ নবমীতে বসে কথা বলছেন এই সময় আল্লাহর নবীর আওয়াজের চেয়ে কোন একজনের আওয়াজ একটু বড় হয়ে গেল অমর বিন খত্তাবের আওয়াজ বা অন্য কোন একজন সাবির আওয়াজ একটু বড় হয়ে গেল নবীর আওয়াজটা চাপা পড়ে গেল আল্লাহ তারা বরদাস্ত করলেন না সঙ্গে সঙ্গে সুরায় হুজরত রায়াত নাজুল হয়ে গেল ইয়া আমানু লা তারফাউ আসওয়াতাকুম হে মমিনরা খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ জাকাত জেহাদ ফরজ নফল সব বাতিল হয়ে যাবে কি ভালোবাসা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে কি হয়ে যায় ওহি নাজল হয়ে যায় এবার আমি জিজ্ঞেস করতে চাই এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন পাথর বর্ষিত হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা অহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় যখন পাথর মারলো দান দান শহীদ হলো আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা দান দান শহীদ তো জানেন কেমনে তা জানেন নাকি একটা পাথর মারলো আর রাতে পরে পড়ে গেছে এরকম আল্লাহ আকবার হাদিস থেকে জানবেন আল্লাহর নবী অহুদের ময়দানে লোহার পোশাক পরে ময়দান অবতীর্ণ হয়েছেন শরীরে লোহার পোশাক গলায় লোহার জাল মাথায় লোহার টুপি কুফাররা লক্ষ্য করলো এই লোকটাকে তীর মারলে কাজ হবে না তরবারি আঘাত করলে কাজ হবে না বড় একটা পাথর যদি মাথায় মারা যায় তাহলে বসে পড়বে নিজের দেহের লোহাগুলো ঢুকে পড়বে এই পরিকল্পনা করে আশকাল কম সবচেয়ে হতভাগা বদবাক্ত যেটা ওকমাবি আমি মহাইদ অন্য একজন সে একটা বড় পাথর নবীর মাথায় মারল নবী বসে পড়লেন লোহার যে হেলমেট ছিল মাথায় এইটার ডান পাশের আংটা আল্লাহর নবীর গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো দুটো দাঁত পড়ে গেল লোহাটা ভিতরেই রয়ে গেল মুসলমান একটু চিন্তা করো দাঁতে একটু সামান্য ব্যথা হলে ছটফট করো পাগল হয়ে যাও ডাক্তার কাছে যাওয়ার জন্য আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে বেশি বুজুর্গি ছিল বেশি সুন্দর ছিল আল্লাহর কাছে সেই নবীর চেহারার ভিতরে লোহা ঢুকে রইল এমনকি যুদ্ধের পরে একজন সাহাবি ওই লোহা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে এমন জোরে টান দিতে হয়েছে ওই লোকটার দুটো দাঁত পড়ে গেছে লোহা বের হয়ে আসলো আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেল দান দান শহীদ হল আমি জিজ্ঞেস করতে চাই ওই কাফের যখন আল্লাহর নবীর মাথায় বড় পাথর ছুঁড়ে মারছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তালার ফিরাবার ক্ষমতা ছিল না ওই পাথর যখন মারা হচ্ছিল আল্লাহ তালা পাথরটা উল্টাইয়া যে মারলো ওর মাথায় মারতে পারতেন কিনা কেন মারেন নাই এটাই বুঝতে হবে আল্লাহ তালা উত্তর দিলেন কোরআনে আল্লাহ তারা বলছেন আম হাসিবি তুমাং তাদুল জান্নাতা আম হাসিবি তুম অ দুনিয়ার মুসলমানরা তোমরা কি মনে করেছ আংতাদুখলুল জান্নাতা জান্নাতে এমনি প্রবেশ করবা মিঠা মিঠা সুন্নাত চাইবা রবিউল আব্বাল এলে তোমারই গান গাই রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই তোমার নামে বিজ্ঞপ্তি দেই তোমার নামে ব্যানার বানাই মাঝে মধ্যে তোমারই নাম ভেঙ্গে চোরে খাই মিষ্টির পোটলা তিন দিনা মিলাদ মানুষ মরলে তিন দিনা মিলাদে মিলাদ মিষ্টি আছে না দোকান শুরু করতে মিলাদ চল্লিশা মিলাদ অ মুসলমান জাতি এখন মনে হয় যেন কোরআনটা আসছে মিলাদ পড়ার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মারা গেল আল্লাহর নবী সন্তানদের জন্য তিন দিনা মিলাদ করেছিল কিনা চল্লিশা করেছে করেছিল না করেছিল হাদিস আছে কোথাও আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহবাহিকের আমরা নবীর জন্য তিন দিন আমিলাদ করেছিল কিনা চল্লিশা করেছিল না করেছিল তাফসিরে মারফুল কোরআন খুলে দেখো চল্লিশ নম্বর পৃষ্ঠায় পঁয়ত্রিশ পৃষ্ঠায় সংক্ষিপ্ত যেটা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় এছাড়া বড়টায় দেখে দেখতে পারেন সুরা বাকারার একচল্লিশ নম্বর আজ দাসে লিখেছে মৃত্যু ব্যক্তি ঈসা আলে উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে পয়সার বিনিময়ে কোরআন খতম করা দোয়া করা অধিক পড়া সম্পূর্ণ হারাম যে পরে সে হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করে পয়সা নেওয়া যায় না হারাম আমার দেশে আছে না আমি তো বলি সবাইকে না ওই ওলামাই আমাদেরকে না যারা হক কথা বলেন একদল আছে এরা নাপিতের চেয়েও জঘন্য একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে কারণ নতুন মাথা কামাইলে পয়সা একটু বেশি পাওয়া যাবে ঠিক কিনা আর ওই মুর্দার খোর মৌলবি খুশি কোন সময় যখন মাইকে শোনে শোক সম্মত মুখে মরে গেছে কারণ এখনই একটা খতমের দাওয়াত আসবে এরপরে তিন দিন আর একটা দাওয়াত আসবে চল্লিশ আসবে অমুসলমান জাতি মুর্দারের নামে খতম করে পয়সা নেওয়া বা পয়সার বিনিময়ে খতম করা দোয়া পড়লে পয়সা নেওয়া জায়েজ না হারাম যেগুলো আছে সেগুলো করবে না আল্লাহ নবী এগুলো করেন নাই মৃত্যু হলে চারটা কাজ করতে হয় এক নম্বর তার সম্পদ দিয়ে কাফন দাপন করা দুই নম্বরে ঋণ পরিশোধ করা তিন নম্বরে ওসিয়াত পূরণ করা চার নম্বরে অরিত বন্ধ করে দেওয়া এগুলো খবর নাই খবর কি মিলাদ দাও কার টাকা খাওয়াই না তারপরে বেদাত করলা আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ নবীর নামে মিলাদ পড়ছ মিষ্টি খাচ্ছ এই সুন্নাত গুলো পালন করো নবী লোহার টুপি পরেছেন তুমি লোহার টুপি পড়ো নবী কোরআন কায়েমের জন্য কোরআনের বিধান কায়েম করার জন্য রক্ত দিলেন নবী রক্ত দিয়েছেন লোহার পোশাক পরে বলেছেন তুমি পড়ো পাগড়ি পরা যেমন সুন্নাত লোহার টুপি পরাও সুন্নাত যুব্য পরা সুন্নাত লোহার পোশাক পরাও সুন্নাত সেই গুলো জিন্দা করার জন্য তৈরি হও এক উসমানকে মক্কার লোকের আটকাইল হত্যার খবর আসলো আল্লাহর নবী চোদ্দশো সাহাবাহিক রামদের যদি বায়াত নিলেন আল্লাহ তারা খুশি হলেন এখন হাজার উসমান বন্দী আছে গোয়ান্তা নামবে কারাগারে আফগানিস্তানে ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় এহুদি খ্রিস্টানদের জেলখানায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে সেই জন্য পারলে একটা হোদাইবিয়ার বয়াত নাও ঠিক কিনা সেই বয়াত আছে এক বয়াতের ধাক্কায় মক্কার কুফারা ভয় পেয়ে সন্ধি করতে আসলো আজকে যদি মুসলিম জাতির সেই বয়াত থাকত একজন খরিফা থাকত যার নেতৃত্বে মুসলিম লড়াই করবে আল ইমাম উজ্জুন্না ইমাম ঢাল সেই ঢালকে আছে এখন এগুলো ভাগ হয়ে গেছে যাই আমি সেদিকে যাচ্ছি না আমি বলতেছিলাম আল্লাহর নবীর দান্দার শহীদ হল আল্লাহর নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি ফিরান নাই কেন আল্লাহর সঙ্গে বোধহয় সম্পর্ক একটু নষ্ট হয়ে গেছিল নাকি তাও হয় না আল্লাহ কোরআনে বলছেন হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলে তাহলে আমাকে এত মারলো ফিরাও নাই কি জন্য আল্লাহ তারা বলছেন আমা হাসিবে তুম অ মুসলমান তোমরা কি মনে করেছ এমনি জান্নাতে ঢুকে যাইবা জান্ন জান্নাতে প্রবেশ করবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি তাদেরকে আছে দুর্ভিক্ষ ভূমিকম্প কঠিন নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার এসেছে এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং সাহাবা একরাম বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কবে আসবে তারপরে আল্লাহর সাহায্য এসেছে কিনা আল্লাহ সাহায্য এসেছে কোন সময় আল্লাহর সাহায্য আসার জন্য শর্ত আছে আমার ভাইয়েরা এই জন্য মনে রাখবেন আমরা মিষ্টি মিষ্টি সুন্নত গুলো পালন করতে খুব আগ্রহী ভালো কথা দরকার আছে কিন্তু কঠিন সুন্নতের কথা মনে রাখতে হবে ফোজাইল এবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন সমস্ত পীরদের যত সিলসিলা আছে সমস্ত সেলসেলায় তার নাম আসে ফোজাল ইবনে আয়াস মক্কা মদিনায় থাকতেন ইবাদত করতেন ওই সময় ওই সময় একজন বড় মহাদ্দেশ আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন তখন ওনার ছাত্ররা বলল হুজুর আপনি এত কষ্ট করছেন আপনিও তো পারেন মক্কা মদিনায় গিয়ে থাকতে এতে কাপ করতে জমজমের পানি খাইবেন এক রাখাতে লক্ষ রাখাতে সব পাইবেন কি খামাকা দরকার এই সারারাত্র কষ্ট করার আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ওই সময় ফজাল আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন সেই পত্রের কিছু বাণী আমি শোনাচ্ছি আপনাদেরকে তিনি শুরু করলেন ইয়াবেদাল হারামাইনে লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতে বিখ্যাত বুজুর্গ ফজাইল আয়াস তুমি শুনো তুমি তো বড় ইবাদত করছো মক্কা মদিনায় থাকো জমজমের পানি পান করো বাইতুল্লাহ নামাজ পড়ো এরপরে মিজাবের রহমাদের পিছনে দাঁড়াও মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াও এক রাখাতে লক্ষ রাখাতে সব পাও ও আমার ভাই ফজাইল আয়াস তুমি যত এবাদত করো তোমার এবাদতের সঙ্গে যদি আমাদের এবাদত তুলনা করো লালিম লালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালাব আবু আমাদের এবাদত দেখলে তুমি মনে করতা তুমি যা কিছু করছো এবাদত না গুলো এবাদত খেলনা করছো ছলনা করছো কারণ আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন বহুদের যুদ্ধে গেলেন বদরে গেলেন হোনাইনে গেলেন খন্দকে গেলেন সেই দিন বিলীন হচ্ছে কোরআনকে অপমান করা হচ্ছে কোরআনের হাকুম বাতিল করা হচ্ছে আর তুমি ঘরে বসে বসে লক্ষ্য রাখাতে সব করছো নবীর সঙ্গে মজাক করছো উপহাস করছো খেলনা করছো ছলনা করছো এছাড়া কিছুই না এরপর দেখলেন মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু তুমি যখন এবাদত করতে বসো এবার জজবা আসে জিকির করতে করতে জজবা আসে তোমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গিরিবা ভিজে যায় ভালো কথা চোখের পানি ভালো কিন্তু জেনে রাখো আমাদের যখন এবাদত করতে জজবা আসে তখন চোখের পানি নয় আমাদের মাথার রক্ত আমাদের চেহারা রক্ত আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটা ভিজে যায় জোরে বলুন আল্লাহ তুমি যখন এবাদত করতে বসো সুগন্ধি ব্যবহার করো মেশ আম্বার গায়ে লাগাও কি সুন্দর ফিনফিনে জামা পড়ো জেনে রাখো গত আতর ব্যবহার করা ভালো নবী ব্যবহার করেছেন খারাপ বলছি না কিন্তু জেনে রাখো তোমার ওই আতরের জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই আর আমরা যা আতর লাগাই কে দিয়ে শুনো আমাদের ফিনফিনে জামা নাই লোহার পোশাক পরতে হয় আমাদের আতর গোলাপ নাই হল আবির যুদ্ধের ময়দানে ধুলাবালু আর ওই ঘোড়ার খুরের পায়ের অগ্নিস্ফুলিঙ্গ আগুন বের হয়ে যায় ওই আগুনের কণা আর ধুলাবালু হচ্ছে আমাদের গায়ের আতর গোলাপ ধরে বলুন সুবাহ জেনে রাখো জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোফা আর বক্সগুলোর খাবারের বক্স তারা জানতে জানতে দুর্বল হয়ে যায় না হাতে তাতে আবু তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোফার বোঝা বহন করতে করতে ক্লান্ত হয় আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয় জেনে রাখো তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি পীর লক্ষ লক্ষ মুড়ি তোমার আছে কিন্তু জেনে রাখো তুমি মারা যাওয়ার পরে তোমার কাপড় খুলে ল্যাংটা করা হবে তোমাকে গোসল করা হবে আমি আল্লাহ রাস্তায় শহীদ হলে আমাকে গোসল করার প্রয়োজন নাই আমার কাপড় খোলার প্রয়োজন নাই আমার শরীরের কাপড় আমার রক্ত সবাকে দাপন করা হবে কার কেয়ামতের মাঠে আমরা যখন উঠব আল্লাহ হাবি বলেছেন বুখারের হাদিস ইয়াস আবু দামান আমাদের জখমগুলো তাজা হয়ে যাবে তাজা হয়ে যাবে রিহু রিহুল মিসকে লাউন হুলাউন উদ্দাম রংটা হবে রক্তের রং ঘেরানটা হবে মেশকাম্বারের রং জোরে বলুন সুবাহ আল্লাহ মেশকাম্বারের ঘেরান রংটা হবে রক্তের রং ঘেরানটা কিসের আমরা সেইভাবে উঠবো আমাদের জামা কাপড় খোলা হবে না আমাদের গোসল দেওয়া হবে না তোমাকে গোসল করানো হবে কাপড় চোপড় খুলে ল্যাংটা করে অন্য কাপড় পরানো হবে ও আমার ভাইরা তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হাজির হবে আমার জানাজায় লোক হবে না দরকারও নাই আমি তো শহীদ আমি তো কি যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা ওদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহ শহীদ হয়ে যায় নিহত হয় তোমরা ওদেরকে মৃত্যু বলো না ওরা আল্লাহর কাছে জীবিত আবার জীবিত বলে আরেকবার ভুল বসে নবীরা জীবিত একটা আমাদের মতো জীবিত শহীদরা জীবিত আমাদের জীবিত ওটা বরজাখি জীবন ভিন্ন বিষয় একটা এই জীবিত মানে এই না হে নবী তুমি মদিনায় বসে দেখো সবই সব দেখে তো সব দেখে হাজির হয় মিলাদে আবার মিলাদের শেষে বলে কি আল্লাহ তুমি আমাদের দুরুদ সালাম নবীর রজায় পৌঁছাইয়া দাও ওই বেটা পৌঁছে দেখি এবার তুই না বললি এতক্ষণ আল্লাহ নবী তোর কাছে ছিল নবী তোর মসজিদে আসলো হাজির হইলো তারাই গেলি আর এখন পৌঁছে দাও আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন আল্লাহর একদল ফেরেস্তা আছে ওরা জমিনে বিচরণ করে যেইখানে নবীর প্রতি দূরুৎসই পড়া হয় আল্লাহ নবীর দূরত পড়া হয় ফেরেস তারা আল্লাহ নবীর কাছে দূরত্বটা পৌঁছে দেয় আল্লাহ এখন তো দূরত নাই দূরত গেছে বালাগাল উলইয়া বালাগাল উলা কোন দূর শরীফ এটা শেখ সাদির কবিতা কার কবিতা নবীর শিকারও দূরত হাদিসে আছে এই দূরত ভালো লাগে না এটা সুর দিয়ে পড়া যায় না মজা লাগে না তাহলে তাল মিলান যায় না শেখ সাদির কবিতা ভালো হয়ে গেল তবে দূর দূরছে আমরা নামাজে দূরত পড়ি দাঁড়াইয়ে না বৈশা নামাজ দূর আছে না দাঁড়াইয়ে না বৈশা সুরে সুর মিলেন একা একা কি সুন্দর মহাপ্পত একা একা পড়ি আর সেটা বাদ দিয়ে এখন সুরে সুরে মিলাও তাহলে তাল মিলাও ওয়ালা আলে ওয়ালা মানে কি নবীর আলোকে দুরুস পড়বো না আমরা ওয়ালা মানি না ওয়ালা আলে নবীর আলের দুরুদ না আমরা এই সমস্ত ভ্রান্ত কতগুলো আছে এরপরে বালাগালুর অর্থ কি বালাগা মানি পৌঁছিল উলামানি সর্বোচ্চ মাকাম বেকাম আলী হিমানি নিজের যোগ্যতায় অর্থ দ্বারায় কি আল্লাহর রসুল সর্বোচ্চ মাকামে উপনীত হয়েছেন নিজের যোগ্যতায় কোরআন কি বলে কোরআন বলে অজাদাকা দল ফাহাদা আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাবিহীন অবস্থায় আল্লাহ আপনাকে হৃদায়ত দান করেছেন আল্লাহ বলছেন আপনার স্থানীয় অচ্চম দান করেছি আল্লাহ বলেন আপনাকে আমি দিয়েছি আর বালাগাল উলাওয়ালা বলল যে না নবী নিজের যোগ্যতায় কামালে পৌঁছে গেছে এইটাকে দুরুদের চেয়ে বেশি মর্যাদা দেওয়ার কি জন্য কারণ শয়তান এই বেদাত করলে শয়তান খুশি হয় বেদাত করলে কে খুশি হয় এই জন্য সব জায়গায় বেদাত নামাজ পড়ে রসুলের তরিকায় হজ করে রসুলের তরিকায় জিকির করতে গেলে তরিকা যায় আলাদা হইয়া বিভিন্ন তরিকা কত তরিকায় চলে যায় ও আমার ভাইয়েরা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ নবীর তরিকা ছাড়া যদি এবাদত করা হয় কবুল হবে না বাতিল হবে আমরা জোহর পরি কয় রাখাত ফরজ কয় রাখাত আসর কয় রাখাত এসা কয় রাখাত চার রাকাত মাঝখানে মাগরীব কয় রাকাত এখন মাগরীবের নামাজ যদি কোনো ব্যক্তি চার রাগাত পড়ে নামাজ হবে না বাতিল কেন বাতিল ভালো নিয়েতে পারবো সুন্দর নিয়েতে পারবো এক রাগাত বাড়বে সোহান আজিম বাড়বে আলা বাড়বে নামাজ হবে না বাতিল মনে রাখতে হবে আল্লাহর নবীর সাহাবিদের তরিকা বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় যদি কোনো ব্যক্তি এবাদত করে সেই এবাদত গ্রহণযোগ্য না বাতিল এবাদত কবুল হয় দুইটা শর্ত কয় শর্ত এক নম্বর এখলাসুল নিয়াত দুই নম্বর এত্তেবাউ সুন্নাত এক নম্বর এখলাসুল নিয়াত দুই নম্বর কি এত্তেবায় সুন্না সুন্নার অনুসরণ করা নবীর তরিকা অনুসরণ করা এছাড়া ইবাদত করলে কবুল হবে না বাতিল হবে আমার ভাইয়েরা এব্রাহিম আলাই আছে ইতিহাস পড়ো এব্রাহিম আলাহ একদিকে একা আর নমরুদের গুছি সব একদিকে উনি দেখলেন মূর্তিখানায় গেলেন মূর্তিখানায় গিয়ে দেখলেন মাশাল্লাহ মূর্তিরা কি করছে দামি দামি খাবার সামনে আছে এব্রাহিম আসলাম মূর্তিখানায় গেলেন দামি দামি খাবার দেখে বলে খা খা আলা তা কুলুন খা খা খায় না পরে মারলেন থাপ্পর ডানা দিকে মারলেন থাপ্পর মারলেন থাপ্পর মারা পরে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায় নিজে ব্যথা পাইল রাগ উঠলো কুরান নিল এবারে মূর্তি ভাঙ্গা শুরু করলো কোনোটা হাত ভাঙলো কারো মাথা ভাঙলো কারো পা ভাঙলো ভেঙ্গে চুরে বড় মূর্তির গলায় কুরাল লটকে ভেঙে গেলেন এরপরে লোকেরা এসে মূর্তিখানায় ঢুকলো পুজো দেওয়ার জন্য দেখে সর্বনাশ মূর্তির কোনটা পাও নাই হাত নাই মাথা নাই সবাই চলে গেল নমরুদের কাছে মূর্তি পূজকদের লিডারের কাছে সর্বনাশ হয়ে গেছে নমরুদ চলে আসলো নমরুদ এসে তাফসির লেখে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো চিন্তা করে সর্বপ্রথম যেই কথাটা বলল তা ছিল হালমিন গুরু আলে হাতানা এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক মূর্তি পূজা পছন্দ করে না কেন নমরুদ জিজ্ঞেস করল যুবকের প্রশ্ন কারণ হচ্ছে এই নমরুদ বুঝতে পেরেছিল এবারে মূর্তি ভাঙ্গর নমরুদ এসে দেখল দীর্ঘক্ষণ চিন্তা করল তারপরে প্রশ্ন করল যে এইখানে কোন যুবক আছে কি যেই যুবক মূর্তিগুলো জোরে দেখে না লোকেরা বলল হা হা একজন যুবক আছে কেন যুবকের প্রশ্ন তার ছেড়ে দেখে নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না ভূমিকম্প হল না মারামারি হল না কে মূর্তিগুলোর হাত পা ভেঙে চুরমার করলো নিশ্চয়রা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয় এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে ভিন্ন এক সমাজ গঠন করার জন্য সমাজ সংস্কার করার জন্য এক পরিবর্তনের জন্য নতুন করে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর সেই পরিকল্পনার সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে আর এই রকম পরিকল্পনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না ঢুকে কার মাথায় যুবকের মাথায় এই জন্য নমরুদ যুবকের প্রশ্ন করলো এর জন্য লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবক আছে এবারে আয়াত নাজল হয়ে গেল আয়াত বলছে আল্লাহ তারা আল্লাহ বলছেন আমরা একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে মূর্তির বিরোধিতা করে ইউকালুলাহু ইব্রাহিম যেই যুবকের নাম হলো কি এবার এব্রাহিমকে ধরে আনা হল এব্রাহিম পালান নাই সামনে আসলো একদিকে সামরিক শক্তি রাজনৈতিক শক্তি জনশক্তি অর্থশক্তি সব একদিকে আর একদিকে একা এব্রাহিম দাঁড়িয়ে আছেন আল্লাহ তারা সেজন্য বলেছেন ইন্না এব্রাহিমা কানা উম্মাতান কানেতা এব্রাহিমকে একটা উম্মা বলা হয়েছে একটা জাতি বলা হয়েছে কারণ কি কারণ হচ্ছে এই গোটা দুনিয়ার কাফের শক্তি একদিকে আর একা ইব্রাহিম কামত পর্যন্ত যত লোক তৌহিদের দাওয়াত দিবে হকের পক্ষে কথা বলবে বাতিলের মোকাবেলা দাঁড়াবে তাদের প্রতিনিধি হয়ে একা দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আসসালামের জন্য আল্লাহ হোসেন ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা এক ইব্রাহিমকে আল্লাহ জাতি বললেন এবারে নমরুদ জিজ্ঞেস করলো তুমি কেন এই কাজটা করেছ ইব্রাহিম বলল হুম কাবির হুম হাজা এই বড় মূর্তি যা করেছো ওকে জিজ্ঞেস করো লোকেরা বলল তুমি তো জানো মূর্তি কিছু করতে পারে না ইব্রাহিম আলাই ইসলাম দাওয়াত দেওয়া শুরু করলেন ও আমার জাতি তাহলে কেন তোমরা এমন জিনিসের পূজা করছো যে কোনো কিছু উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না ওদের হাত ভাঙলে মা মাথা ভাঙলে পা ভাঙলে কিছু বলতে পারে না এমন কি ওদের গায়ের থেকে স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যায় রক্ষা করতে পারে না ল্যাংটা করে শাড়িগুলো নিয়ে যায় রক্ষা করতে পারে না ঠিক কিনা কয়েকদিন ঢাকায় দেখেন না লাগাতার চুরি শুয়ে গেছিল দেবদেবীর গায়ের থেকে সব চুরি করে নিয়ে যায় দেবদেবীর ক্ষমতা নাই এই চোরকে ধরা চোরের ক্ষতি করা এমনকি মশা মাছি ওর খাবার নিয়ে গেলে ফিরে দিতে পারে না কেন তোমরা পূজা করছো এমন জিনিসের আমি তোমাদেরকে শিখাচ্ছি আমি আমার চেহারা মতো অজ্জ করলাম কার দিকে না কোনো খাজা বাগার দিকে না কোনো পীরের দিকে পীরের দিকে কলম মিলাও কলব মিলেতে পীরের দিকে হুজুরের কলব পীরের ছবি অন্তরে বসাইতে হবে বই আছে অনেক লম্বা সময় লাগবে ইতিমধ্যে সিলেবে এসে গেছে যাই হোক এই জন্য আমি বলতে সঙ্গে করে যে পীরের দিকে ছবি মিলায় ও আমার ভাইয়েরা আল্লাহর নবী পরিষ্কার বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে যেই মুড়িদের দিলের মধ্যে পীরের ছবি আছে সেই অন্তরের মধ্যে শয়তান ঢুকতে পারে ইবলিস ঢুকতে পারে আল্লাহর ফেরিস্তা ঢুকতে পারে না ঠিক কিনা পীরের মধ্যে সুরে ছবি ঢুকাইল পীরের ছবি মরে ঢুকাইল ঘরে ছবি রাখে ও আমার ভাইয়ের আবার কয় কি আমি আমার কলমের দিকে মতবাজ্জু আমার কলব পীর সাহের কলমের দিকে মতবাজ্জু এই বইতে পড়া আছে পীরের কলব তার সিলসিলা সব মতবাজ্জ হইয়া তারপর আল্লাহ দিকে মতবাজ্জু আমি জিজ্ঞেস করতে চাই তুমি যখন তোমার কলম মতাবাজ্জু করলা পীর সাহের কলবের দিকে পীর সাহ যদি তখন পায়খানায় থাকে তখন তোমার কলব কই যাইবে তখন হবে এরকম আমি আমার কলব দিকে মতবাজ্জলাম আমার কলব পীর সাহ কেবলার কলবের দিকে মতবাজ্জল পীর সাহ কেবলা পায়খানা পায়খানা শরীফে তোমার কলব পায়খানা শরীফে আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জলাম আমার কলব পীর সাহেবের দিকে পীর সাহেবের কলব তার স্ত্রীর দিকে তার বউয়ের দিকে মতো আজ্জ বেটা তোর ডাক হয়ে যাইবে আল্লাহ আমার মোতওয়াজ্জ কার দিকে একমাত্র ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমার ভাইরা এরকম ইব্রাহিম আসলাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন শেষ পর্যন্ত নমরুদ্র আগুনে নিক্ষেপ করলো আল্লাহ বললেন না আগুনে নিক্ষেপ করার আগ পর্যন্ত সাহায্য করেন নাই যখন আগুনে নিক্ষেপ হয়ে গেল তখন আল্লাহ তারা সাহায্য করেছেন কিনা আল্লাহ বলছেন আলা ইব্রাহিম আগুন ঠান্ডা হয়ে যাও আল্লাহ ঠান্ডা করেছেন কিনা ঠিক তেমনি ভাবে যে আল্লাহ তারা এব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করতে পেরেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা এহদি খ্রিস্টানদের সমস্ত বোমাগুলোকে ঠান্ডা করে মমিনদের সাহায্য করতে পারেন কিনা সাহায্য করতে পারেন আল্লাহ বুড়ো হন নাই আজ ভি জো করে ব্রাহিম কাইমা পেদা আগ করে সত্যি হয় আন্দাজ গুলিস্তা পেদা ও মুসলমান জাতি মুসা আল্লাহ একই কাহিনী সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী আল্লাহ তোর ক্ষমতা শেষ এবারে আমার ক্ষমতা শুরু লাঠি হাতে মারো মারলো লাঠি নদীতে রাস্তা হয়ে গেল ফেরাউনরা চুবিয়ে মারলো আল্লাহ সুবাহা বলছেন ও মুসা তোমার কোনো ভয় নাই আমি মুক্তি দেওয়ার মালিক যে আল্লাহ তালা মুসার জন্য নীল নদে রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ তালা জীবিত আছেন কিনা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উদ্দিন করার তৌফিক দিতে পারেন কিনা কালিম হো আগার মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাকাব অ মুসলমান জাতি যদি মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো যে আল্লাহ তালা মুসাকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আল্লাহ তাই যুবক ভাইদেরকে বলছি এব্রাহিম আলাই ইসলামের মতো তাও হেদের সবক অর্জন করো সিরেকার বেদাতকে ছাড়ো এত্তেবায় সুন্নাকে অনুসরণ করো যে আল্লাহ তালা যুগে যুগে আমাদের নবীদেরকে সাহায্য করেছেন মুসলিমদের সাহায্য করেছেন সে আল্লাহ তোমাদের সাহায্য করে দৌড়ে আছে ঠিক কিনা ফের তুঝে একবার কেড়ে কেরেনি হে যাহা কি রাহবারি আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কোরআন বলছে অমালকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তা লড়াই করছো না অল অসহায় নির্যাত নিপীড়িত বৃদ্ধ পুরুষেরা শিশুরা মেয়ে লোকেরা ফরিয়াদ করছে আল্লাহ আমাদেরকে জালেম দূষিত রক্ষা করো আমাদেরকে দাও নেতা দাও সাহায্যকারী সেই সাহায্যকারী সারা দিতে হবে তোমাদেরকে ফের তুঝে একবার করেনি হে রাহবরি নাম লেকার ফের আলম্বরদার বান তোমার সামনে বাধার পাহাড় আসবে সেই বাহাদার পাহাড়কে ডিং মিটিং দিয়ে আবার সামনে চলতে হবে যুবকরা কোন দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায় কাপ ইয়ে তো চলতি হয় তু যে উড়ানে কে লিয়ে তুমি সেই উর্ধ্ব গগনের বাস পাখি যে ঝড়ো হওয়া থেকে ভয় পায় না মুসলিমরা কাফেরদের শক্তি থেকে ভয় পায় না বিমান থেকে ভয় পায় না মুসলিমরা বলে তোমার তিরিশ লক্ষ সৈন্য আছে ট্যাঙ্ক আছে পারমাণবিক বোমা আছে আমার ঝাড়ে বাস আছে বাস নিয়ে মোকাবেলা করবো আল্লাহ তারা সাহায্য করতে পারবেন কিনা ইনশাআল্লাহ সবত পারে ফের সাদাকত কা আদালত কা लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का आखिर दावाना अनिल हमदुलिल्लाह रब्बिल आलमीन